আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত কোন দিকে যাই পরে আসি গোলক ধাঁধাতে ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে আমি কোন দিকে যাই পরে আসি গল ধাদাতে দাওয়াত নিলে তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পরে কে আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়েলে ফাওয়াইলুল মুসাল্লিন সাহুন ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আল্লাহ বলে নই নামাজি যাবে এলে ওরা বলে কুটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয় ভেঙে সুরে দিয়ে যত রসম রাওয়াজকে ভেঙে চুরে দিয়ে যত রসম রাওয়াজকে মোরা মোহাম্মাদি মোরা মোহাম্মাদি মোরা মোহাম্মাদি মোরা মোহাম্মাদি নবী মোদের মোহাম্মদ সাল্লাহ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে নবী মদের মোহাম্মদ সাল্লাহ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে আমি কোন দিকে যাই পরে আছি গল ধাদাতে ওহিল দাওয়াত নেলে তোমরা আবালকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল চতুর্থ বার্ষিক বিশাল কেরাত ও ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান মধ্য রাসুলপুর কমিউনিটি সেন্টার বাইতুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন এই দিনই বৈঠকে হাজির হওয়ার তৌফিক যে আল্লাপাক দান করলেন তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামাই কেরাম ও সুধী মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়াম সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ পর্দার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ভগ্নিগণ আপনারা এতক্ষণ যাব কোরআন হাদিসের অনেক অমীয় বাণী শ্রবণ করেছেন আমিও সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশা আল্লাহ তবে পরিস্থিতিটা এমন হয়েছে যে সাধারণ জনগণ ব্যাডমিন্টনের সাটেল কর্কের মতো এক খেলোয়াড় বাড়ি দিয়ে মাঠের ওই মাথায় পাঠাচ্ছে আর এক খেলোয়াড় বাড়ি দিয়ে মাঠের এই মাথায় পাঠাচ্ছে একজন বক্তা সাহেব যা বক্তৃতা করেন আর এক বক্তা এসে মই দিয়ে সমান করে দিয়ে যাবে তো সাধারণ পাবলিক খুব বিপদগ্রস্ত কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠি কোনটা যে ধরবো আর কোনটা যে ছাড়বো এরকম যারা সাধারণ জনগণ তারা খুবই এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম কারণ কোনটা যে ঠিক এটা আমরা বুঝতে পারছি তো কাজেই আপনাদেরকে একটু বলবো আপনারা একটু মন প্রাণ খুলে একটু মন প্রাণ খুলে কয়েকটি কথা আমার শুনুন বোঝার চেষ্টা করুন বুঝতে যদি অসুবিধা হয় তাহলে প্রশ্ন দিবেন শেষের দিকে ইনশাল্লাহ প্রশ্নের উত্তরও দেওয়া হবে পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু কথা শোনাব আপনি আমি সবাই রওনা দিয়েছি সবাই যাব গাজীপুর এখন গুলিস্তান জিরো পয়েন্টে আমরা সবাই দাঁড়ানো গুলিস্তান জিরো পয়েন্ট থেকে গাজীপুর যেতে হলে কোন দিক যেতে হবে উত্তর দিকে এই দিক তো না ওই দিকে যেতে হবে উত্তর দিকের রাস্তায় যেতে হবে তাহলে গাজীপুর পাওয়া যাবে তো গুলিস্তানের জিরো পয়েন্টে মানে সচিবালয়ের সামনে যে জিরো পয়েন্ট ওই জিরো পয়েন্টের ওখানে চারটা রাস্তা একটা রাস্তা চলে গেল পূর্ব দিকে পূর্ব দিকে যেটা গেল ওটা কোথায় গেল হ্যাঁ পূর্ব দিকে যেটা গেল ওটা কোথায় গেল মতিঝিল শাপলা চত্বর আর পশ্চিম দিকে যেটা গেল ওটা গেল কোথায় সচিবালয় হাইকোর্ট হয়ে শাহবাগও যেতে পারবেন দোয়েল চত্বরও যেতে পারবেন আর যেটা উত্তর দিকে চলে দক্ষিণ দিকে এলো ওরা সদরঘাটের দিকে চলে এলো চারটা রাস্তা তো চারদিকে গেল নাকি বুঝতেছেন না আমার কথা একটু হা না জবাব দিবেন চার রাস্তা চারদিকে চলে গেল এখন চার দল লোক চার রাস্তার মাথায় দাঁড়িয়ে সবাই গাজীপুরের যাত্রী তাই কি সম্ভব তাহলে গাজীপুরের যাত্রী হলে তাহলে একদিকে যেতে হবে সবাই চারদিকের লোকই কি গাজীপুর পাবে পূর্ব দিকে পশ্চিম দিকে যারা গেলেন তারা ঘুরে ফিরে গাজীপুর গেলেও যেতে পারেন কিন্তু দক্ষিণ দিকে যিনি চলে আসলেন তিনি গাজীপুর থেকে উল্টা দিকে হাঁটছেন তাহলে সবাই গাজীপুরের যাত্রী সবাইকে যেমন একমুখী হতে হবে আমরা যেহেতু সবাই জান্নাতের যাত্রী দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে যেই রাস্তা এই রাস্তার নাম হলো সেরাতুল মুস্তাকিম সরল সোজা পথ জ্যামিতির থিওরিতে বলছে এক বিন্দু থেকে আর বিন্দুতে সরল রেখা কয়টি হয় একটি হয় একাধিক সরল রেখা হতে পারে না জ্যামিতির থিওরি অনুযায়ী এক বিন্দু থেকে আর বিন্দুতে সরল রেখা একাধিক হতে পারে না একটি সরল রেখা হবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একদিন একটা জ্যামিতি আঁকালেন খাত্তালানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাত্তান নবী সাল্লাহ সাল্লাম একটি রেখা টানলেন এক বিন্দু থেকে আর বিন্দুতে একটা লম্বা দাগ টানলেন ডানে বামে আরো অনেকগুলি দাগ টানলেন দাগ টানার পরে মাঝখানের লম্বা দাগের উপর হাত রেখে বললেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله এটাই হলো আমার সরল সোজা পথ এই পথ অনুসরণ করো একটি পথ অনুসরণ করো একাধিক পথ অনুসরণ করার সুযোগ নেই আর একটু সহজ করে কথাটা বলি আবুল আহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয় আবুল আহাবের নাম উচ্চারণ করলে কি নেকি আছে নাকি بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب নেকি হলো না পাপ হলো আয়াতের মধ্যে কার নাম উচ্চারণ করা হলো إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة এই আয়াতের মধ্যে কার নাম কারুনের নাম فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم কোরআন তেলাওয়াতের সময় আবুল আহাবের নাম উচ্চারণ করলেও প্রতিটি অক্ষরে দশটি করে নেকি হয়ে যায় কারুনের নাম উচ্চারণ করলেও প্রতিটি অক্ষরে দশটি করে নেকি হয়ে যায় ফেরাউনের নাম উচ্চারণ করলেও প্রতিটি অক্ষরে দশটি করে নেকি উচ্চারণ হয়ে যায় দুর্ধর্ষ শয়তান ইবলিসের নাম উচ্চারণ করলেও প্রতি অক্ষরে দশটি করে নেকি হয়ে যায় বাথরুমে ঢুকে আল্লাহ নাম উচ্চারণ যতবার করা যাবে ততবারই পাপ হবে একটি নেকিও হবে না তাহলে বাথরুমে ঢুকে আল্লাহর নাম উচ্চারণ করলেও কি হয় পাপ হয় বাথরুমে ঢুকে কি আল্লাহর নাম উচ্চারণ করা হালাল না হারাম জায়েজ না না জায়েজ চলবে না চলবে না তাহলে বাথরুমে ঢুকে আল্লাহর নাম উচ্চারণ করলেও কি পাপ আর কোরআন তেলাওয়াতের সময় ফেরাউনের নাম উচ্চারণ করলেও কি হয় নেকি হয় এরই নাম হলো ইসলামী শরীয়ত এরই নাম হলো ইসলামের বিধান ইসলামের বিধান কারো রুচি মতো চলে না যেটা দলিলে আছে ওটা ঠিক আর যেটা দলিলে নাই ওটা বেঠিক তাহলে আমাদেরকে দেখতে হবে দলিল বন্ধুগণ তাই আমাদেরকে আসুন আমরা একটু যাচাই বাছাই করে দেখি যে আমাদের কি করা দরকার কেউ বলছে কিছু মানুষ বলে যে ভাই রে যে যেভাবে আল্লাহকে ডাকো আল্লাহ শুনবে এ নিয়ে এত কথা তোমরা আর বলো না যেভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন তুলসী গাছতলায় যে লোক সেজদা দেয় ও লোক কাকে পাওয়ার আশায় তুলসী গাছতলায় সেজদা দেয় আল্লাহকে পাওয়ার আশায় যে লোক তার পিতা মারা গেলে ঠাকুরকে দাওয়াত করে হিরো শ্রাদ্ধ করে সে লোক তার বাপকে স্বর্গে পৌঁছানোর জন্য হিরো শ্রাদ্ধ করে ঠাকুরকে খাওয়ায় সে লোকও কিন্তু তার বাপকে স্বর্গে পৌঁছাতে চায় আর নরক থেকে বাঁচানোর জন্য সে ঠাকুরকে খাওয়ায় আপনি জান্নাত বলছেন জাহান্নাম বলছেন ওরা স্বর্গ বলছে আর নরক বলছে আপনি মৌলবীকে খাওয়াচ্ছেন ওরা ঠাকুরকে খাওয়াচ্ছে আপনি বাপের পরকালের মুক্তির জন্য আপনি মৌলবীকে খাওয়াচ্ছেন আর ওরা বাপের পরকালের মুক্তির জন্য ঠাকুরকে খাওয়াচ্ছে এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তো আমার জানা দরকার কিভাবে চলবে আর কিভাবে চলবে না সেটাও আমার জানা দরকার চিঠির উপরে ঠিকানা লিখে জিপিও বক্সে ফেলে দিলে সেই ঠিকানা অনুযায়ী চিঠি যাবে না যাবে কিন্তু টাকার উপরে ঠিকানা লিখে যদি ওই জিপিও বক্সে ফেলানো যায় টাকা যাবে কেন যাবে না চিঠি যাবে তো টাকা যাবে না কেন টাকা পাঠানোরও নিয়ম আছে তো বাপের রুহের ফেরাতের জন্য সোয়াব পৌঁছানোরও ইসলামী শরীয়তের নিয়ম দেওয়া আছে নাকি মন গড়া নিয়মে করলেই হবে কশ্চিন কালেও হবে না আল্লাহ পাক তাই বলছেন أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যে ব্যক্তি তার রবের দিদার লাভ করার ইচ্ছা রাখে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার খেয়াল রাখে ইচ্ছা রাখে আশা পোষণ করে ফালিয়ামাল আমালা সালেহা সে যেন ভালো কাজ করে ভালো কাজ নবী সাল্লাহ সাল্লাম যেটা করেছেন ওটা ভালো আর আমি আপনি যেটা আবিষ্কার করেছি ওটা ভালো হতে পারে না কারণ ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আপনার নেই ভালো মন্দ বিচার আল্লাহ করে তার নাবির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছেন আহাদা তার রবের এবাদতে যেন কাউকে শরিক না করে হাফেজ এমাদুদ্দিন এবন কাসির রাহেমাহুল্লাহ ভুবন বিখ্যাত তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এবাদত কবুলের জন্য মৌলিক দুইটি শর্ত তার ভিতরে থাকতে হবে এক নম্বর শর্ত হল হলুসহ ولقد أوحي إليك وإلى الذين من قبلك হে নবী আপনার পূর্বে আপনাকে ওহি নাজিল করা হয়েছে আপনার পূর্বে আরো অন্যান্য নবী রাসূলদের কাছেও ওহি নাজিল করা হয়েছে লাইন নাশরাক লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান ওয়ালা ওয়ালা তাকুনান্না মিনাল যদি আপনি শরিক করেন তাহলে অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যাবে সেরেক যদি কোনো আমলের ভিতরে ঢোকে তাহলে সে আমল বাতিল হয়ে যায় আল্লাহ বলেন আপনিও যদি শরিক করেন আপনার সমুদায় আমল বাতিল হয়ে যায় সেরেকের পাপ যদি আমলের মধ্যে ঢুকে যায় ওই ব্যক্তির জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায় জান্নাহ ওয়া মাওয়াহুন বস্তুত যারা আল্লাহর সঙ্গে শরিক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না তার জন্য জান্নাত হারাম ওয়া তার চিরস্থায়ী বাসস্থান হলো জাহান্নাম আর তার জন্য কোনো সাহায্যকারীও নেই অমালিমিনা বিন আনসার এই জালেমের জন্য কোনো সাহায্যকারীও নেই সেরেক এমন একটি ভয়াবহ পাপ যে সেরেক দমিয়ার মানুষ তো দূরের কথা কোনো পশু পাখিও করে না সেরেকের পাপ পশু পাখিও করে না সেরেক এমন পাপ যেই পাপ কোনো পশু পাখিও করে না একজন মহিলা যাচ্ছেন মাজারে সিন্নি দেওয়ার জন্য মাজারে সিন্নি দিতে যাওয়া কি সিরেক না তাওহিদ মাজারে গিয়ে সন্তান লাভের জন্য মাজারে গিয়ে সন্তান চাওয়া সিরেক না তাওহিদ শিরিক মহিলা যাচ্ছে মাজারে সিন্নি দেওয়ার জন্য মহিলাকে জিজ্ঞেস করলাম মা কোথায় যাচ্ছেন ঢাকা শহরের ঘটনা বলছি আমি মা কোথায় যাচ্ছেন গো মা তো বলছে মাজারে যাচ্ছি সিন্নি দিতে কেন ছেলে হয় না যে তাই সন্তান লাভের আশায় মাজারে যাচ্ছি সিন্নি দিতে মহিলাটাকে জিজ্ঞেস করলাম যে ছাগলের বাচ্চা হয় না হয় কয়টি হয় ওই ছাগলের বাচ্চা তিনটা হয় দুইটা হয় কোনো ছাগলের আবার চারটাও হয় বিড়ালের বাচ্চা কয়টা হয় কয় বিড়ালের বাচ্চাও তিন চারটা হয় আর কুকুরের বাচ্চা একসাথে কয়টা হয় কুকুরের বাচ্চাও চার পাঁচটা হয় আর শুকরের বাচ্চা একসাথে কয়টা হয় তো শুকরের বাচ্চা একসাথে দশ বারোটা হয় হয় কিনা বললাম যে বিড়াল কি মাজারে যায় ছাগল কি মাজারে যায় কুকুর কি মাজারে যায় শুকর কি মাজারে যায় যে আল্লাহ ছাগলকে দিলেন দুই থেকে তিনটি বাচ্চা ছাগলের মাজারে যা লাগলো না বিড়ালকে দিলেন চার পাঁচটা বাচ্চা বিড়ালের মাজারে যাওয়া লাগলো না নিকৃষ্ট প্রাণী কুত্তাকে আল্লাহ বাচ্চার মালিক বানালেন কুত্তাকে মাজারে যাওয়া লাগলো না সিন্নি দেওয়া লাগলো না তুমি মাখলু খাত হত হতভাগা মুসলিম রমণী মাজারে না গেলে তোমার সন্তান কেন হয় না হাবুলি মাইয়া সাউদ ইনা সাউদ হাবুলি মাইয়া সাউদ দুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করেন যাকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বন্ধা করেন পৃথিবীর কেউ তাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না বেদাতে হাসানা বেদাতে সাইয়া সেরেক বেদাত করে হইলাম বেহাইয়া কোরআন হাদিস জানি না যা জানি তা মানি না তারপরে তো হইলাম আমি বড় মাওলানা বেদাতে হাসানা বেদাতে সাইয়া সেরেক বেদাত করে হইলাম বেহাইয়া আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলেই বেদায় খুশি হারাম বাসি না আমি হলাম বড় মৌলানা সেরেক করলে মানুষ নিকৃষ্ট হয়ে যায় সেরেক করলে মানুষ পশুর অদম হয়ে যায় সুলাইমান আলাহ হুদুদ পাখি আজকে জুমার খুদ্বার মধ্যে আলামিন জামে মসজিদে বলছিলাম কথাটা সুলাইমান আলাইসাল্লাম এত বড় নবী এক সকাল চলেন এক মাসের পথ এক বিকাল চলেন এক মাসের পথ জলস্থলে রাজত্ব যিনি ইনসানের ভাষা যিনি বোঝেন পশু পাখির ভাষা বোঝেন জীব দশায় দিনের কাজ করে গেলেন মরার পরে মরা লাশ আল্লাহ রাব্বুল আলমিন সুলাইমান আল্লাহ সাল্লামের লাঠির উপরে দাঁড় করিয়ে রেখে বায়তুল মাকদেস নির্মাণ করে নিলেন যেই নবী মারাত পরেও মাকদেস নির্মাণের পাহারাদার তারই নাম হলো সুলাইমান আলাইহি সালাতু সুলাইমান আলাইহি সালাতু তার জীবদ্দশায় তার পিতার বিচারকে দুইবার সংশোধন করেছিলেন সোলাইম আলাহাল্লাম তার পিতা নবী দাউদ আলাহাল্লাম বিচার করেছিলেন বিচারটার মধ্যে একটু কেমন কেমন ভাব সোলাইম আলাহাল্লাম বলেন আব্বা বিচারটা আমি আবার করে দেই হাদিসে আসছে তাফসিরে এমনি কাসিরেও ঘটনাটা উল্লেখ করা হয়েছে দাউদ আলহি সালাম বিচার করেছিলেন দুইজন মহিলার বাচ্চা একজনের বাচ্চা বাঘে ধরে খেয়ে ফেলেছে আর একজনের বাচ্চা রয়ে গেছে এখন এই বাচ্চা নিয়ে দুইজনের দ্বন্দ্ব এ বলে আমার ও বলে আমার ইনিয়ে বিনিয়ে কাঁদা দেখে দাউদ আলহি সালাম যার বাচ্চা নয় তাকেই দিয়ে দিলেন অনেক সময় চাপার জোরে মিথ্যাবাদীও নিজের পক্ষে রায় নিতে পারে আর সত্যবাদী লোক কথা না বলতে পারার কারণে সে নিজেও আদালতে কি হয় ঠকে যায় কাজে আদালতের রায় চূড়ান্ত ফয়সালা নয় ওই জন্য আল্লাহ পাক বলছেন আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি চূড়ান্ত ফয়সালাকারী নন বন্ধুগণ সুলাইমান আলাইহি সালাম বাপের বিচারকে সংশোধন করলেন কিভাবে করেছিলেন জানা আছে তো আপনাদের সবারই সুলাইমান আসসালাম কি বললেন বললেন জাল্লাদকে ডাকো ডেকে বলো এই বাচ্চাটা কেটে দুই টুকরা করতে দুই মহিলাকে দুই টুকরা দিয়ে দেব আর ক্যাসাল থাকবে না যে ডুপ্লিকেট মা মিথ্যাবাদী সে বলছে যে বাচ্চা দুই টুকরা করে দুইজনকেই দাও আর যে অরিজিনাল মা সে বলছে সুলাইমান তোমার আল্লাহর দোহাই লাগে আমার বাচ্চাটা কেটে না টুকরা করো না ওকেই দিয়ে দাও আমি দাবি ছেড়ে দিলাম দাউদ আলাহ সাল্লামকে সুলাইম আল্লাহ সাল্লাম আব্বা দেখেন তো এবার কে অরিজিনাল মা সুলাইমান আলাইসাল্লাম এত বড় নবী যিনি নবুয় পাওয়ার আগে তার পিতা দাউদ আলাইহি সালামের বিচারের সংশোধনী দিয়েছিলেন এত বড় নবী হলেন সুলাইমান আলাইহি সালাম সেই সুলাইমান সাল্লামের দরবারে কি থাকতো একটা হুদ হুদ পাখি ছিল কি পাখি ছিল হুদহুদ পাখি একদিন হুদহুদ পাখিটা পাওয়া যাচ্ছে না কোথায় যেন চলে গেছে সোলাইম আল্লাহ সাল্লাম বলছেন মালিলাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্না আও লা ইয়াতিয়ান্নি বেসুলতান হুদুদ পাখি কোথায় গেল ওকে খুঁজে পাই না কেন আমি সুলাইমান আল্লাহ সাল্লামের হুদুদ পাখি কোথায় সুলাইমান আল্লাহ সাল্লাম খুঁজে পান না এমনও ভণ্ড ফকির আছে আপনার বকরি হারিয়ে গেলে খুঁজে দেয় হ্যাঁ খুঁজে গেলে খুঁজে দেয় না আয়না পরা দিয়ে তাবিজ পরা দিয়ে বাটি সালাম দিয়ে চাল পড়া দিয়ে চোর খুঁজে বাইর করে দেখেন না এরকম হ্যাঁ বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করেছি সিআইডি ডিআইবি এনএসআই ডিজিএফআই এই সমস্ত গোয়েন্দা সংস্থাকে আর বেতন দিয়ে না পাইলে এরকম কিছু কবিরাজকে রাখেন জেলখানায় বন্দি করে যখনই দেশের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবে ওকে বলবেন তুই চাল পরা দিয়ে বার কর এই জিনিসটা কে চুরি করছে কোন লোক যখন গুম হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না তখন বলতে হবে তুই আয়না পরে বের করে লোক কে নিয়েছে আর কোথায় রেখেছে তাহলে এত গোয়েন্দারে এত বেতন দিয়ে লাভ কি তাই কি পারবে পারে না কারণ ওই যে টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে আছে ও তো মানুষের ভাগ্যের খবর নেয় কিন্তু নিজের ভাগ্যের খবর নেওয়ার সুযোগ হয় নাই আবার কিছু লোক আছে হাত গুনে ফাঁড়া বের করে ওর হাতের কাছে গিয়ে যদি বলেন যে আমার হাতটা একটু দেখে দে তো বলবে যে আপনার জীবনে বড় বড় ফাঁড়া আছে আপনি সামনে সাবধানে থাকেন আপনি দুই ঘুষি কষে দিয়ে বলবেন তুই আমার ফাড়া গুনে বের করিস তুই আমার কাছে ঘুষি খাবি সে ভাড়া গুনে বের করিস নাই কি বলবেন পারবে দিতে পারবে না যারা তাবিজ বিক্রি করে খায় তারা কিন্তু অসুস্থ হলে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসায় যায় তারা দেশের বড় বড় বড় হাসপাতালে চিকিৎসায় যায় তাদের তাবিজে নিজের কাজ হয় না ডুপ্লিকেট মাল for sale not for use duplicate মাল বিক্রি করার জন্য ওটা নিজের বাড়িতে ব্যবহারের জন্য আনা হয় না বন্ধুগণ বলতেছিলাম যে সুলাইমান সাল্লাম এত বড় জলিলুল কদর নবী তিনি বাপের বিচারকে সংশোধন করলেন ওই ঘটনা থেকে বোঝা গেল বাপ দাদা যদি ভুল করে থাকে তাহলে আমি বেটা হিসাবে ভুল করতে পারি না আমি বাপ দাদার ভুলকে সংশোধন করার একটি আর আমার আছে বড় হুজুর যদি ভুল করেন ছোট হুজুর সংশোধন দেওয়ার ক্ষমতা রাখেন বাপ যদি ভুল করেন বেটা সংশোধন করার ক্ষমতা রাখেন পীর সাহেব যদি ভুল করেন মুরিদ সংশোধন করার ক্ষমতা রাখেন মক্কা শরীফের ইমাম যদি নামাজে ভুল করে তো পিছনে লুকমাকে দিবে মুক্তাদিরা লুকমা দেবে না তো মুক্তাদি বড় না ইমাম সাহেব বড় ইমাম যত বড় হোক না কেন পিছনে যিনি আছেন তিনি যত ছোট হোক না কেন ভুল যদি হয় তো লুকমা দেওয়ার অধিকার তার আছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেয়েরাজের রাত্রিতে সংশোধন করে দিয়েছিলেন কে পরামর্শ দিয়েছিলেন কে মুসা আলহি সালাম বলেছিলেন আপনাদের আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারবে না আমাদের নবী বড় না মুসা নবী বড় আমাদের নবী অনেক বড় অনেক মর্যাদাবান নবী মুসা আলহি সালাম শ্রেষ্ঠ নবীকে পরামর্শ দিয়েছিলেন আর বলছিলেন আপনার উম্মত পঞ্চাশ অক্ত সালাত আদায় করতে পারবে না সেই সুলাইমান সাল্লাম হুদুদ পাখিকে খুঁজে পাচ্ছেন কয়লা মালি অথবা কঠিন শাস্তির মুখামুখি করব ফামাকাসা গায়রা বাঈদিন فقال أحدت بما لم تحد به وجئتك من سبع بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله কিছুক্ষণ পরে হুদুদ পাখি এসে গেল এসে গিয়ে বলছে আহাত্তু বিমালাম তুহিদ বিহি ও নবী সুলাইমান গো আমি যা খবর রাখি সেই খবর আপনি রাখেন না আমি এখনই আসলাম সাবা প্রদেশ থেকে ইন্নি জিতুকা মিন সাবাইম বেনাবাইয়াকিন একটি নির্ভরযোগ্য খবর নিয়ে আসলাম ইন্নি ওয়াজাত্তু ইমরাতান তামলিকুহুম আমি সেখানে গিয়ে একজন রমণীকে দেখলাম নেতৃত্ব দিচ্ছে বিলকিস রানী তাকে অনেক কিছুই দেওয়া হয়েছে তার রয়েছে বিরাট একটি সিংহাসন ওয়াজাত্তুহা ওয়া কাওমাহা ওই সেই বিলকিস রানীকে দেখতে পেলাম এবং তার সৈন্য সামন্তদেরকে দেখতে পেলাম তার জাতিকে দেখতে পেলাম তারা সূর্যের সামনে মাথা নত করে সূর্যের পূজা তারা করে সূর্যের পূজা করছে বিলকিস রানী এবং তার সমাজের লোকেরা ওয়াজাত্তুহা সূর্যের সামনে মাথা নত করা এটা চলে না চলবে না হুদুদ পাখি বুঝতে পারলো সামান্য একটি পাখি বুঝতে পারল গায়রুল্লাহর সামনে আশরাফুল মাখলুকাত মাথা নত করতে পারে না আশরাফুল মাখলুকাত হয়ে এই জিনিসটা বুঝতে পারে না গত দুই বছর আগে দিনাজপুর গেছিলাম এক ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলে গেলাম ভাগ্যক্রমে এক হিন্দু হোটেলে বসে গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছি আমি মানে হয়েছে কি যে ওই হোটেলে অনেক তরকারি আর এক হোটেলে খালি গরুর গোস্তই আছে আর কিছু নাই তো ওই হোটেলের গরুর গোস্ত বাটিতে করে তুলে নিয়ে এই হোটেলে বসে খাওয়া শুরু আমার আর মনে নেই যে কোন হোটেলে খাচ্ছি আর হোটেলের মালিককে কিছুক্ষণ পরে ম্যানেজার এসে গরম হয়ে গেল গরম হয়ে গিয়ে বলছি এত বড় সাহস আপনার আমাদের দেবতার হাড্ডি আমাদের সামনে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আপনি মনে চাচ্ছে যে আপনার হাড্ডি আমরা চিবিয়ে খাই ওদের হোটেলে বসে ওদের দেবতার হাড্ডি চিবিয়ে চিবিয়ে চুচে চুচে খাচ্ছি আমরা কিছু আর বললাম না তাড়াতাড়ি উঠে পড়লাম হাত ধুয়ে প্লেটটা ফিঁকে ফেলে মারলো ডাস্টবিনে ওই প্লেট আর ধুইল না যেই প্লেটার দেবতার গোস্ত খাওয়া হয়েছে ওই প্লেট আর ধুবেও না ওটার ব্যবহার ফেলেই দিল কিছুক্ষণ পরেই ওখানে ঈদগার মাঠে মাহফিল বললাম দেবতার গোস্ত খাওয়া হারাম দেবতার গোস্ত হালাল না হারাম দেবতার গোস্ত খাওয়া হারাম দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড়ই আরাম আর জনগণের হয়েছে বেড়াম দেবতার গোস্ত হারাম হয় দেবতারে খাইলে দেবতার অপমাননা কিন্তু সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানায় পড়লে সেটা হারাম হয় না গোস্তের দোকানে গিয়ে গরুর গোস্ত খাসির গোস্ত পার্থক্য যে করেন তাহলে যে চামড়ার দোকানে গিয়ে জুতার দোকানে গিয়ে বলেন না কেন কোনটা দেবতার চামড়ার জুতা আর কোনটা অদেবতা এটাকেই বলা হয় অন্ধ অনুসরণ গতানুগতিক রীতি গতানুগতিক নীতি বন্ধগণ ওয়াজাত তোহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ গায়রুল্লাহ সামনে মাথা নত করে চলবে না এই কথাটা হুদহুদ পাখি বুঝতে পারল আশরাফুল মাখলুকাত হয়ে বোঝে না আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন উলাইকা কাল্লাম নাম বালহুম আজাল উলাইকা হুমুল তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো তার চেয়েও বড় ভয়াবহ এই সেরেক সমাজে কি করে ঢোকে সেরেক সমাজে ঢোকে আল গুলুফিসহীন নেককার লোকদেরকে অতিভক্তি করার মধ্যে এই সেরেক সমাজে ঢুকে যায় আজকে বাংলাদেশে যে রাজনৈতিক মারামারি রাজনৈতিক যে দলাদলি যেই গোলমাল এই গোলমালের মৌলিক কারণ হল যে অতি ভক্তি আর অতি বিদ্বেষ নিজের দলের লোক যা করবে সব ঠিক আর অপর দলের লোক যা করবে সবই বেঠি এই যে একটা ভুল চিন্তাধারা এই যে একটা ভুল তথ্য সরকার যদি ভালো কাজও করে যত ভালো কাজই সরকার করুক না কেন বিরোধী দলের বিরোধিতা করতেই হবে কারণ নামই তার বিরোধী দল বিরোধিতা করার জন্যই তাকে রাখা হয়েছে যদি এমন হতো যে সরকারি দল আর সহযোগী দল তাহলে তো একটা সুন্দর হতো আল্লাহ কোরআনের মধ্যে পিঁপড়ার সুরা নাজিল করেছেন পিঁপড়ার একদল পিঁপড়া বড় টুকরা খাবার সামনে টানে আর আর দল পিঁপড়া পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঠেলে আগায় দেয় নাকি টেনে ধরে টেনে ধরে না টেনে ধরে না পিঁপড়ার মধ্যে সব ঐক্য জোট এক নীতি এক গতিতে পিঁপড়া চলে পিঁপড়ার মধ্যে দলাদলি নাই পিঁপড়ার মধ্যে ভাগাভাগি নাই পিঁপড়ার মধ্যে বিভিন্ন মতবাদের লোক নাই সব পিঁপড়া ঐক্যবদ্ধ তাম পৃথিবীর পিঁপড়া এক টুকরা খাবার পেলে ভাগাভাগি করে মিলেমিশে খায় কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই আজকে পিঁপড়ার সুরা নাজিল করে আল্লাহ পাক আশরাফুল মাহলুকাতকে শিখাচ্ছেন যে পিঁপড়ার কাছ থেকেও তোমরা কিছু শিখে নাও এই যে অতিভক্তি আর অতিবিদ্বেষ আমি কি বলি আপনি কি বলেন আমার কথাটা আপনি মিলায় দেখেন আপনি কেন বললেন যে ছোট মোটো জিনিস খুঁটিনাটি বিষয় এটা নিয়ে এটা নিয়ে দ্বন্দ্ব করা চলবে না দেড় লক্ষ টাকার একটা মোটর সাইকেল আর সেই মোটর সাইকেলের ভিতরে যে ভল টিউব থাকে ওটার দাম কত মোটরসাইকেলের সাইকেলের পাম্প যেটাকে আটকায় রাখে ওটার দাম কত দশ টাকা হবে সর্বোচ্চ দশ টাকা এই দশ টাকা দামের ভল টিউব যদি মোটরসাইকেলের চাকায় না থাকে তাহলে কি মোটরসাইকেল চলবে না অচল হয়ে যাবে তাহলে দশ টাকা দামের ভল টিউবে যদি দেড় লক্ষ টাকার মোটরসাইকেল যদি না চলতে পারে আপনার এবাদতের মধ্যে একটি আদনা দরদার কেউ যদি আপনি আমি অবজ্ঞা করে ছেড়ে দেই আর আল্লাহ যদি বলেন যে তুমি আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছ তোমার এবাদত আমি কবুল করলাম না কবুল হবে বন্ধুগণ অতএব আজকে আমরা এই জিনিসগুলি বুঝি না না বুঝার কারণে অনেক গোলমাল চলছে আল্লাহ নবী বলছেন ইয়া কুম্মল গুলু ফাইন্নামান হালাকা কাবলা কুমুল তোমাদের পূর্বে যত নবী রাসুলের উন্মতেরা ধ্বংস হয়েছে সবাই অতি ভক্তি এবং অতি বিদ্বেষের কারণে ধ্বংস হয়েছে আপনি একজন আলেমকে মানেন তাই বলে কি আর আলেমের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারতে হবে তো আলেম কি বলে আপনি একটু শুনে দেখবেন না বিবেচনা করবেন না আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন সে কি বলতে চাচ্ছে তার কথাটা দ্বিমত হলো কেন একই ইসলাম একই আল্লাহ একই রসুল এক কোরআন এক হাদিস চোদ্দটা দল কেন হলো আর চোদ্দ জন কেন বলছে ওটা তো আপনি যাচাই করে দেখবেন আর বলছেন আমার পীর সাহেব তো মিথ্যা কথা বলে না আমার হুজুর তো মিথ্যা কথা বলে না হুজুর যখন পাঁচশো টাকার নোটটা দেয় তখন ওটাকে আক এই সূর্যের আলোতে তাকায় দেখেন যে হুজুরের নোটটা ঠিক আছে কিনা তখন তো পকেটে রেখে দেন না আর বলেন না হুজুরের নোট কি আর ভুল হয় হুজুরের কাছ থেকে যদি জমিন কেনেন এক ছটাক তাহলে হুজুরের এই জমিনের কাগজগুলার সেটেলমেন্ট অফিসে গিয়ে যাচাই করবেন তিরিশ বছরের রেকর্ড খুঁজে বের করবেন পরসার মধ্যে একটু হুজুরের ওই জমিন আপনি নিতে নারাজ কিন্তু দশ পৃথিবীর সমান জান্নাত যেই এবাদতের মাধ্যমে হবে সেই এবাদত কি যাচাই বাছাই করে দেখতে হবে না এই যাচাই বাছাই আজকে না করার কারণে সমাজে আজ গোলমাল বন্ধুগণ আসুন আমরা সেই জিনিসগুলি দেখি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন লা ইসাবনা মারিয়াম ইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুলু আবদাল্লাহ রাসূলা হে আমার উম্মতগণ তোমরা আমার মর্যাদা বাড়াতে বাড়াতে বাড়াতে ওইভাবে বাড়ায়ও না যেভাবে খ্রিস্টানেরা তাদের নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বানিয়েছে খ্রিস্টানেরা তাদের নবী সম্পর্কে বক্তব্য দিচ্ছে বলছে আমাদের নবী হলেন আল্লাহর বেটা আব্দুল্লাহ ফাকুলু খবরদার উম্মত আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে অতি ভক্তি দেখায় না আমাকে নিয়ে অতি বাড়াবাড়ি করো না যেমন ঈসা নবী ঈসা নবী মরিয়ম তো নয় ঈসা নবীকে নিয়ে নাসারারা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর বেটার আসনে বসিয়ে দিল খবরদার খবরদার আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না ইন্নামা আনা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা ও রাসূল এবং আল্লাহর রাসূল ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলহু সুতরাং বলে দাও আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল ছাড়া অতিরিক্তি অতিরিক্ত বাড়াবাড়ি আর অতিরঞ্জিত কোনো কথা বলো না খ্রিস্টানদের ধর্মে ঈসা আলাইসাল্লাম আল্লাহর বেটা পাকিস্তানের বাইবেল সোসাইটির সেক্রেটারি জেনারেলের নাতি mister Riyas Peter Riyas Peter খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী তার বাবাও পাদরি দাদাও পাদরি এবার রিয়াস পিটারের মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো রিয়াস পিটার গিয়ে আব্বাকে জিজ্ঞেস করেন আব্বা আমাদের নবী সালামের বাপের নাম কি রিয়াস পিটারের বাপ বলছে ঈসা আলাইহি সালামের বাপের নাম হলো আল্লাহ নাউদুবিল্লাহ জালে রিয়াস পিটার বলছে ঈসা আলাইসাল্লাম আল্লাহর বেটা আল্লাহর আবার বেটা হয় নাকি তো বলছে যে ঈসা আলাইসাল্লামের তো বাপ নাই বাপ ছাড়া কি আবার মানুষ হয় নাকি বাপ যেহেতু নাই তাহলে নিশ্চয়ই সে আল্লাহর বেটা রিয়াজ পিটার বলছে আব্বা তাহলে আদম আলাইসাল্লাম কার বেটা আদম আলাইসাল্লামেরও তো বাপ নেই তে বলছে আদম আলাইসাল্লাম আল্লাহর বেটা নওয়াজুবিল্লা মিনজা বলছে আব্বা আদম আলাহাল্লাম যদি আল্লাহর বেটা হয় তাহলে আদম আলাহাল্লামের মায়ের নাম কি আদম আলাহাল্লামের বাপ যদি হয় মায়ের নাম কি হবে রিয়াজ পিটারের বাপ গরম হয়ে গেল আর বললাম কথা কম বল বেশি বলবি না বেশি কথা বললে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবি রিয়াজ পিটার বলে আব্বা আব্বাজান ধমক দিয়ে কাজ হবে না গালাগালি করে কাজ হবে না রাগারাগি করে কাজ হবে না দলিল দিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে সঠিকভাবে উত্তর হবে আর উত্তর যদি না দিতে পারো আব্বা যান তোমার খ্রিস্টান ধর্মে আগুন লাগায় সারব তোমার খ্রিস্টান ধর্ম আমি খতম করে সারব রিয়াজ পিটার বাড়ি আব্বা যান ধর্ম নাজিল হলো সেই ধর্মের নাম হলো ইসাই ধর্ম খ্রিস্টান ধর্ম জমিনে সে তিনটি তরিকা কেন হয়ে গেল একটি ধর্ম জমিনে সে চারটা তিনটা কেন হয় খ্রিস্টান ধর্মে তিন তরিকা কয় তরিকা এক তরিকার নাম প্রোটেস্টেন্ট আর এক তরিকার নাম রোমান ক্যাথলিক আর আর এক তরিকার নাম হলো অর্থোডক্স তিন তরিকা খ্রিস্টান ধর্ম রিয়াজ পিটার বলেন আব্বাজান তিন তরিকা কেন হলো ধর্ম একটা তরিকা কেন তিনটি হলো রিয়াজ পিটারের বাপ বলে খোকারে এত কথা বললে ইমান চলে যাবে খবরদার বেশি কথা বলবি না ইমান নষ্ট হয়ে যাবে চুপ করে থেকে যাও রিয়াজ পিটার আব্বাজান প্রশ্নগুলির উত্তর যদি সঠিকভাবে না দিতে পারো তোমার খ্রিস্টান ধর্মে আমি আগুন লাগায় সারব আর বেশি দূরে নয় তোমার খ্রিস্টান ধর্ম আমি জলাঞ্জলি দিব ছেলে আর একদিন জিজ্ঞেস করে আব্বা আসমান থেকে এক ইঞ্জিল নাজিল হলো যেটা খ্রিস্টান ধর্মের কেতাবের নাম ইঞ্জিল জমিনে এসে এক ইঞ্জিল হয়ে গেল পাঁচটা বর্তমান খ্রিস্টান ধর্মে কয় ইঞ্জিল পাঁচটা ইঞ্জিল ইঞ্জিল মার্কস ইঞ্জিল লুকা ইঞ্জিল ইউহান্না ইঞ্জিল বার্নাবাস আর ইঞ্জিল মাত্তা ইনজিল মাত্তা ইনজিল লুকা ইনজিল ইউহান্না ইনজিল মরকস ইনজিল বার্নাবাস এই পাঁচজন লোক পাঁচ রকমের ইঞ্জিল লেখে লেখে পাঁচটা কেতাব বাজারে ছেড়ে দিয়েছে পাঁচজনেরই দাবি এটা আসমানি কেতাব ইঞ্জিল রিয়াজ পিটার বলেন আব্বাজাম আসমান থেকে একটি কেতাব নাজিল হলো জমিনে এসে কেন পাঁচটিকে দাম হয়ে গেল রিয়াজ পিটার রিয়াজ পিটারের আব্বা বলেন খোকারে এত কথা বলবি না এত কথা বললে তো ধর্ম চলে যাবে ইমান চলে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ক্ষতিপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে খবরদার খবরদার কশিন কালো নয় খবরদার খবরদার বাড়াবাড়ি করবি না রিয়াজ পিটার ছেলেকে রিয়াজ পিটারের বাপ ছেলেকে গরম দেখায় রিয়াজ পিটার বলে আব্বা যান খবরদার রাগারাগি করে কাজ হবে না আমাকে দলিল দিতে হবে আজ যখন তরুণ উদীয়মান যুবক ভাইটি বুখারের হাদিস খানা নিয়ে বিভিন্ন আলমোলামার কাছে যান আর গিয়ে দেখে বলেন এই যে কেতাবে আছে আল্লাহ নবীর হাদিসে এমন আছে সঙ্গে সঙ্গে আকাশ লাথানো ধমক দেওয়া হয় তুই কি জানিস কলেজে পড়েছিস দাঁড়ি কেড়েছিস দাঁড়ি চেঁচেছিস তুই কেন এমন কথা বলবি আগে রাত দুইটার সময় ফোন দিয়ে বলে ডাক্তার জাকির নায়েক কি লেখাপড়া করেছে বললাম doctor Zakir Naik MBBS doctor বলে এমবিবিএস ডাক্তার ধর্মের কথা কেন বলেন বললাম ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া করতে পারবে না ইসলাম একটি ধর্ম প্রত্যেক মুসলিমের ইসলাম চর্চা করার অধিকার আছে বন্ধুগণ ইসলাম প্রত্যেক মুসলমান চর্চা করতে পারে রাস্তার ঝাড়ুদার যদি একটি অক্ষর পরে কোরআনের তার হবে ওখানে বলা হয় নাই মৌলবি সাহেব করলে পাবে রাস্তার ঝাড়ুদার করলে পাবে না সবাইকে ইসলাম চর্চা করার এখতিয়ার ইসলাম দিয়েছে রিয়াজ পিটার বাপকে বিব্রতকর পরিস্থিতিতে করে ফেললো বাপ কোনো জবাব দিতে পারছে না রিয়াজ পিটার গেলেন ইসলাম শিখার জন্য এক মসজিদে মসজিদে গিয়ে দেখছেন মসজিদের মধ্যে একটা ছেলে গান গাইছে কি গান গাইছে বলছে হে রাসুল তোমার জন্য আমার মন কাঁদে প্রাণ কাঁদে বেদনা এসে বুকেতে বাসা বাঁধে তারপরে যে দেখছে দাড়ি কয়টা তো কাটছে তো কাটছে আবার মুস কয়টাও কেটে ময়লার ঝুলিতে ফেলছে আর টাকনা ঢেকে কাপড় পরেছে রিয়াস পিটার বলছে যে রসুলের জন্য যে তোর মন প্রাণ কাঁদলো তো রসুলের সুন্নতগুলি কেটে ময়লার ঝুড়িতে ফেললি কে আর টাকনা ঢেকে কাপড় পল্লিকে তো রসুলের ভালোবাসায় যে আশেকে রসুল কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে গাঁজার কলকির গন্ধ এ কি আশেকে রসুল না আশেকে শয়তান হ্যাঁ রসুলকে গালি দেয় তোমার গায়ে লাগে না তুমি আশেকে রসুল তোমার সুন্নত কোথায় রসুলের তরিকা তোমার কোথায় রসুলের মহব্বত তোমার কোথায় আশেকে রসুল দিয়ে ঘর ছাওয়া যায় এদেশে বন্ধুগণ বন্ধুগণ রিয়াজ পিটার যায় দেখছে মসজিদের মধ্যে একটা ছেলে গান গাইছে রিয়াজ পিটার বলছে আব্বা রিয়াজ পিটার বলছে এ ছেলে তুমি মসজিদের মধ্যে গান গাচ্ছ কেন কয়টা গান গাই নাই কি গাইলে তুমি বলে এটা নাতে রাসুল রাসুলের প্রশংসা করলে তার নাম কি রাসুলের প্রশংসা করলে তার নাম কি না তে রাসুল আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন রিয়াজ পিটার বলে ও মুসলমান কোরআন পড়েছেন সুরা ফাতেহার প্রথম আয়াতের প্রথম শব্দটা ভালো করে তুমি বোঝো নাই তুমি কোরআন কি করে পড়েছ রে মুসলমান কোরআন পড়েছ সুরা ফাতেহার প্রথম আয়াতটা ভালো করে তুমি বোঝো নাই সুরা ফাতেহার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই আলহামদুলিল্লাহ আল আলিফু ওয়াল্লামু জিনসিয়াতুন ইস্তিগরাকিয়াতুন আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজ পিটার বলেন মুসলমান রে যাবতীয় প্রশংসার মালিক যদি আল্লাহ হয় মসজিদের মধ্যে কেন নবীর প্রশংসায় জারি গান বানাইয়া তুমি নাতে রসুল গাইতেছিলে তুমি কি সুরা ফাতেহার প্রথম আয়াতটা পড়ো না আমরা খ্রিস্টান ধর্মের গির্জার মধ্যে ঘন্টা বাজাই আমাদের ঈশা প্রশংসায় গান গাই গির্জার মধ্যে আর তোমরা মসজিদের মধ্যে তোমাদের নবীর প্রশংসায় নাতে রাসুল গেয়ে যাচ্ছ নবীর সুন্নতের নামে কোনো আমল নাই নবীর সুন্নতকে জলাঞ্জলি দিয়ে চেহারার মধ্যে নবীর সন্ন্যত নাই পোশাকের মধ্যে নবীর সন্ন্যত নাই খাওয়ার মধ্যে নবীর সন্ন্যত নাই এবাদতের মধ্যে নবীর সন্ন্যত নাই তাজিব তামাদ্দনের মধ্যে নবীর সন্ন্যত নাই ওয়াজাহামে হম তো নাসারান তামাদ্দুন মে হুনুদ ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद इंग्रेज बेशे খ্রিস্টান তোমরা হিন্দু তোমরা কৃষ্টিতে হিন্দু তোমরা কৃষ্টিতে সৈয়দ তোমরা মোগল তোমরা তোমরাই আফগান সবই তো তোমরা হতে পারোনি শুধু খাঁটি মুসলমান রিয়াজ পিটার বলেন হতভাগা মুসলমান রে সুরাত ফাতে যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ নবীকে দুনিয়াতে প্রশংসা দেওয়ার জন্য পাঠানো হয় নাই নবীকে পাঠানো হয়েছে নবীর অনুসরণ করার জন্য নবীর অনুসরণ বাদ দিয়ে নবীর নামে নাতে রাসুল কেন মসজিদের মধ্যে গাইতে ছিলে রে মুসলমান আমি খ্রিস্টান গিরিজার মধ্যে ঈসা নবীর প্রশংসা গেয়ে বেড়াই আর তুমি তোমার মসজিদের মধ্যে তোমার নবীর প্রশংসা গেয়ে বেড়াও নবীর সন্ন্যতকে জলাঞ্জলি দিয়ে নবীর প্রশংসার কোনো মূল্য নাই ও মুসলমান তুমি কোরআনের প্রথম আয়াত বোঝো নাই আর তোমার কাছে ইসলাম শিখা আমার হলো না আল্লাহ রিয়াজ পিটার কিছুক্ষণ পরে ওখান থেকে বেরিয়ে আর মসজিদে গেলেন আর এক মসজিদে গিয়ে সেখানে শুনতে পেলেন সাড়ে তিন ঘন্টা ধরে বয়ান হলো সাড়ে তিন ঘন্টার বয়ানের মধ্যে একটি কোরআনের আয়াত বলা হলো না একটি হাদিস বলা হলো না খালি বললেন বুজুর্গান দিন বলেছেন মুরব্বিয়ানে কেরাম বলেছেন সাড়ে তিন ঘন্টা ধরে ব্যায়াম করার পরে রিয়াজ পিটার বললেন আমার বাপ হলেন বড় মুরব্বী মুরব্বীকে আমি মানি না দলিল ছাড়া এই জন্য এসেছিলাম তোমার কাছে তোমার কাছে এসে দলিল পেলাম না তোমার কাছে ইসলাম শিখা হলো না রিয়াজ বেরিয়ে চলে গেলেন বেরিয়ে চলে যাওয়ার পরে পাকিস্তানের আল এহসান ইউনিভার্সিটির হাফেজ খলিল সাহেবের সঙ্গে দেখা করলেন দেখা করার পরে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে বাপকে যেদিন খবর দিলেন বাপ মেরে পিঠে ঘরে বন্দি করে আটকায় রাখল সাত দিন খাবার বন্ধ করে সারাদিন অন্তর এক লুকমা খাবার দেয় সারাদিন বেধরক পিটতে থাকে সাত দিন পার হয়ে গেল রিয়াজ পিটারকে পাকিস্তানের বাইবেল সোসাইটির বাইবেল সোসাইটির সামনে বের করে এনে মরণের বস্ত্র খুলে চলে যা তোকে করে দিলাম তোকে দিলাম পাকিস্তানের মাটিতে পিটার সেদিন কেঁদে পরনের বস্ত্র খুলে না যায় কিন্তু ভিতরের ইমান কেড়ে নেওয়া যায় না আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান যেই মান ফাঁসির মন অসংখ্য অসংকোচ জীবনের গান আমাকে দাও সেই নাম আল্লাহ মেহেরবান ওই কলেজের যুবকটাকে জিজ্ঞেস করে দেখো যে ফুলটার নিচ থেকে কেটে ফেলেছে ওই যুবককে জিজ্ঞেস করে দেখো বাপের লাঞ্চনা গঞ্জনা শুনে যেই যুবক দাড়িটা লম্বা করে রেখেছে ওই যুবককে জিজ্ঞাসা করে দেখো বাপ যেই যুবককে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু আল্লাহ নবীর তরিকা ছাড়তে রাজি হয় না বন্ধুগণ আল্লাহ আব্বুল আলমিন কোরআনের মধ্যে বললেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা তোমরা যদি সন্দেহ করো যা নাজিল করেছি আমার বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আমিনকে জমিনে পাঠান জিবরাইল আমিন দুনিয়াতে আসছেন আল্লাহর নবীর বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা আমার বান্দার উপরে যা নাজিল করেছে নবীকে আল্লাহ বান্দা শব্দ বললেন বান্দা বলে সম্বোধন করলেন নবীকে দোস্ত বললেন না আল্লাহর সমতুল্য বললেন মসজিদিল হারাম পবিত্রতা সেই আল্লাহর যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন আসরা বিআবদিহি আসরা বিনাবিহি আসরা বিহাবিবিহি আসরা বিখালিলিহি আসরা বিরাসুলিহি কোন শব্দ ব্যবহার না করে বললেন আসরা বিআবদিহি পবিত্রতা সেই আল্লাহর যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন দুনিয়ার মানুষ শুনে রাখো জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেয়েরাজের রাত্রিতে আসার সুযোগ দিয়েছেন নবী আল্লাহর গোলাম রয়েছেন আল্লাহর গোলামির জিনজির থেকে বের হতে পারেন না হাত্তা তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত হ্যাঁ এমন কিছু ভণ্ড আছে যাদের তরিকায় নামাজ রোজা কিচ্ছু লাগে না হ্যাঁ দেল কাবায় নামাজ পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মানব মহামানব তিনি হাজের ও নাজের যেই জালেম বলে নবী হাজের ও নাজের সেই জালেম নবীর মেরাজকে অস্বীকার করে সেই জালেম নবীর হিজরতকে অস্বীকার করে তেরো দিন তেরো রাত আল্লাহর নবী নিজের ইমান বাঁচানোর জন্য আল্লাহর জমিতে হেঁটে হেঁটে রাতের অন্ধকারে হিজরত করলেন নবী যদি হাজের নাজের হবে তো নবী তো মক্কাতেও আছেন মদিনাতেও আছেন তো হিজরতের ওয়াজ করেন কেন হুজুর নবী বলে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন নবী বলে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন ইমান বাঁচানোর জন্য রাতের অন্ধকারে আল্লাহর নবীরা বাড়ি থেকে বের হলেন তেরো দিন তেরো রাত খেয়ে না খেয়ে পাথরের পাহাড়ের জমিন পাড়ি দিয়ে কত কষ্ট করে নবী মদিনায় পুষলেন হিজরতের ওয়াজ করছেন হুজুর আর হুজুরের ওয়াজ শুনে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কামছে হুজুর আবার খানিক পরেই বলছেন নবী হাজের নাজের নবী যদি হাজের নাজের হন তো নবী মক্কাতেও আছেন মদিনাতেও আছেন তো হিজরতের ওয়াজ এতক্ষণ ধরে কি শোনালে নবীর মহান হিজরতকে অস্বীকার করার জন্য নবী হাজের নাজের ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজি হন বোখারের হাদিস আল্লাহ নবীর স্ত্রী স্বর্ণের হার হারিয়ে গেল উটের পিঠের নিচে স্বর্ণের হার পরে থাকলো আল্লাহর নবী খুঁজলেন সাহাবায়ে কেরামগণ খুঁজলেন সহি বুখারীর হাদিসে বিদ্যমান উটের পিঠের নিচে নবীর স্ত্রীর গলার হার নবী বলতে পারলেন না উটের পিঠের নিচে আছে নবী গায়েবের খবর জানতেন না নবী যদি গায়েবের খবর জানতেন তাহলে মা আয়সা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হলো এক মাসের অধিক কাল পার হয়ে গেল তিনি কোনো কথাই বলতে পারলেন না আসমানের দিকে তাকায় রইলেন যতক্ষণ পর্যন্ত হিনাদিল না হলো ততক্ষণ পর্যন্ত তিনি কোনো সমাধান দিতে পারলেন না বন্ধুগণ নবী সাল্লাহ সাল্লাম নিয়ে অতি বাড়াবাড়ি যারা করে তাদের আমলের কোঠায় তারা হলো শূন্য নবী সাল্লাহ অতি মানব মহামানব বলে তাদের আমলের কথায় অতি অতীব শূন্য আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে তার বান্দা বলে ঘোষণা দিয়েছেন ওয়াইন কন্তম ফে রাইবেন মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা উবুদি আতার তাওরাত আল্লাহর নবী বের হতে পারেন নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আসমানের দরজায় গিয়ে ঠোকা দিলেন আসমানের দরজায় করাঘাত করলেন প্রথম আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো কে বাইরে জিবরিল আমিন জবাব দিলেন আমি জিবরিল আমিন বলে তোমার সঙ্গে আর কে আছে বলে আমার সঙ্গে রয়েছে নাখিরি জামানার পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন বুখারির হাদিস বলছি আমি আপনাকে বুখারীর হাদিস বলছি বাইর থেকে দরজা টুকালেন হাদিস থেকে বোঝা গেল কারো দরজা না টুকায়ে ডাইরেক্ট ঢোকা চলবে না অনুমতি লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আলা কে বলছে আমি জিবরিল হাদিস থেকে বুঝা গেল আদম সালামও গায়েব জানতেন না যদি জানতেন তো দরজার ওপারে কে আছে তার জিজ্ঞাসা করতেন না যে কে জিবিরিল আমিন বলছেন আমি জিবিরিল বলছে তোমার সাথে আর কে আছে গো বলে আমার সাথে আখিরি জামানার পায়গম্বার নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছে বলে তাকে কি দুনিয়াতে পাঠানো হয়েছে বলে হ্যাঁ পাঠানো হয়েছে আদম হোসেন জান্নাতের দরজা খুলে দিন আসমানের প্রথম আসমানের দরজা খুলে দিলেন আর বললেন মারহাবাম বি নবীন সালিহিন ওয়া ইবনিন সালিহিন ধন্যবাদ হে নবী ধন্যবাদ নেক নবীকে আর ধন্যবাদ ধন্যবাদ নেক নবীকে আর ধন্যবাদ নেক সন্তানকে মারহাবাম বি নবীন ওয়া ইবনিন সালিহিন নেক নবীকে ধন্যবাদ আর নেক সন্তানকে ধন্যবাদ জাল হাদিসালা বলছে ওয়াকুন্তু নবিয়ান ওয়া আদামু বাইনাল আমি সেই দিন নবী ছিলাম যেদিন আদম আলাহিসাল্লামকে আল্লাহ সেনে কাদামাটির মধ্যে কেবল বানাচ্ছিলেন সেদিনে আমি ছিলাম নবী বাপ রয়েছে কাদামাটিতে আর বেটা আগেই কি হয়ে গেছেন নবী হয়ে গেছেন আমি রইলাম মায়ের পেটে আর আমি রইলাম মা রইল নানির পেটে আর আমি গেলাম পারুলিয়ার হাটে বাপ হ্যাঁ? বাপ তো আদম বাপ মধ্যে আর নবী নবী হয়ে গেছে নবী নেককার নবীর নেককার নবীর নেককার নবীকে ধন্যবাদ নেককার সন্তানকে ধন্যবাদ নবী হলো নূরের তৈরি নূরে মুজাসাম ফেরেস্তারা কি নূরের নামাটির ফেরেস্তারা নূরের নামাটির আর আদম আলাহ সাল্লাম মাটির না নূরের আদম আলহি মাটির আর ফেরেস্তা হলো নূরের কে কাকে সেজদা দিল ফেরেস্তা সেজদা দিল আদম আলাহ সাল্লামকে তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার সেরা মাটির আদম পেল যে সম্মান আল্লাহ নূরের যে মাটিকে মর্যাদাবান করেছেন এই জন্য নূরের ফেরেস্তাকে দিয়ে মাটির আদমকে সেজদা করিয়ে নিলেন নবীর দুশ্মনেরা নবীর মর্যাদা হানি করার জন্য মাটির নবীকে নূরের নবী বললে নবীর মর্যাদা বাড়ানো হয় না বরং নবীর মর্যাদা কমানো নবীর মর্যাদা কমানোর জন্য নবীকে নূরের মুজাসসাম বলা হয় দলিল হিসাবে কোরআনের আয়াত পেশ করা হয় কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন সেদিন একজন লোক এসে একটি আয়াত করে শোনালেন আমাকে কোন সুরার আয়াত হাফেজ সাহেব সুরায় একটু বের করে দেন তো কাইন্ডলি হাফেজও হলাম না আর কোরআনের আয়াত পড়তে পারি না মনে একটা কষ্ট জীবনে রয়ে গেল কাদ যা কুমিনাল্লাহি তরফ থেকে তোমাদের কাছে এসেছে আল্লাহর নূরে রসুল পয়দা আর রসুলের নূরে কি হ্যাঁ আল্লাহর নূরে রসুল পয়দা আর রসুলের নূরে সারা জাহান পয়দা কুত্তা পয়দা হয়েছে কার নূরে বিড়াল পয়দা হয়েছে কার নূরে নূর হলো আল্লাহ নবী কেতাবে নবী হলো কোরআন এটা হলো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ নূরে মুজাসসাম তার দলিল বললাম ভাইজান আগের অংশটা পড়েন পরের আয়াতটা পড়েন পরের আয়াতে বলা হয়েছে ইয়াহদি বিহিল্লাহু মানি তাবারে দোয়ানাহু সুবুল সালাম ইয়াহদি বিহি ইয়াহদি বিহি না ইয়াহদি বিহিমা আয়াতের পরের আয়াতটা কি ইহাদি বিহি না বিহিমা ইহাদি বিহি বিহি কি এক বছর না দুই বছর এক বছর কেন আল্লাহ ব্যবহার করলেন নূর আর কেতাবে মুবিন যদি দুইটা হয় তাহলে আল্লাহ বলবেন ইহাদি বিহিম আল্লাহ মানি তাবারে হোক আল্লাহ বললেন ইহাদি বিহিল্লাহ এক বছর ব্যবহার করেছেন এই এক বছর দিয়ে প্রমাণ হলো আগের যেটাই নূর ওটাই কেতাবে মুবিন আর যেটাই কেতাবে মুবিন ওটাই নূর দুইটা মিলে একটা দুইটা আলাদা নয় আল্লাহর কোরআনকে নূর বলা হয়েছে কাজ্জাকুম মিনাল্লাহে নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর সেই নূরটাই হলো প্রকাশ্য কেতাব এটাকে বলা হয় আত্মে বায়ান আত্মে তাজাব নয় আর আত্মে তানাওয়া নয় তাফসিরের কেতাব খুলে দেখুন আর পড়ে দেখুন দুনিয়ার মানুষরে কোরআন সুন্নাহ বুঝতে ভুল করার কারণে কেউ বা কাদিয়ানি হয়ে গেছে আর কেউ বা শিয়া হয়ে গেছে কেউ বা মুরজিয়া হয়ে গেছে কেউ বা খারেজি হয়ে গেছে তাই তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে যত রকমের সমস্যা সব সমস্যা এসেছে না জানার কারণে আবার ওদিকে ওই কি যেন ওইদিকে আছে সিটাগাং কয় দাস্তে খোদা দাস্তে রাসুল ইয়া রাসুল আল্লাহ আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহ ধুলি আল্লাহ নবী ধুলি নিক্ষেপ করেছিলেন ও নবী তুমি নিক্ষেপ করো নাই আল্লাহ করেছে তা আল্লাহর নবী ধুলি নিক্ষেপ করলেন আর বললেন আল্লাহ বললেন যে আল্লাহ নিক্ষেপ করেছে তাইলে আল্লাহর হাত আর নবীর হাত সমানেই তো দলিল মদিনা ইউনিভার্সিটির professor doctor Abdur Razzaq Al Abbad Medina ইউনিভার্সিটির মসজিদের খতিব সৌদি আরবের রেডিও টেলিভিশনের ভাষ্যকার ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদকে একদিন মসজিদে নবীতে ধরে জিজ্ঞেস করলাম স্যার এই আয়াতের অর্থ তো বুঝলাম না একটু ভালো করে আপনি একটু বলেন তো তখন বললেন যে আয়াতের মধ্যেই জোয়াব আছে আয়াতের মধ্যেই জোয়াব আছে কি জোয়াব আছে ডক্টর আব্দুর আব্বাদ বলেন আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করো নাই ইজরামায় যখন তুমি নিক্ষেপ করেছিলে আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করো নাই যখন নিক্ষেপ করেছিলে তাহলে আল্লাহ একবার বললেন তুমি নিক্ষেপ করো নাই আবার বললেন যখন তুমি নিক্ষেপ করেছিলে তাহলে নিক্ষেপ দুই প্রকার হেদায়েতের মতো আল্লাহ পাক বলেন হুয়াল্লাদি আরসালা রাসুলাহু বিল হুদা রাসুলকে পাঠাইছেন হেদায়েত দিয়ে আবার বলেন ইন্নাকালা তাহাদি মান আহবাবতা তাহলে হেদায়েত দুই প্রকার এখানে রামিটাও দুই প্রকার হে নবিক তুমি নিক্ষেপ করো নাই মানে তুমি কাফারের চোখে পৌঁছাও নাই ধুলা ওই ধুলা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পালন করেছেন যখন তুমি ধুলা ছেড়ে দিয়েছিলে ও নবী ধুলা ছাড়ার দায়িত্ব তোমার ছিল আর কাফের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার ছিল তুমি তোমার হাত দিয়ে ধুলা ছেড়ে দিয়েছিলে আর আমি আল্লাহ সেই ধুলাগুলি কাফের চোখে পৌঁছে দিয়েছিলাম তাহলে অমা রামাইতা ঈদ রামাইতা তুমি নিক্ষেপ করো নাই যখন নিক্ষেপ করেছিলে আল্লাহ বলছেন নিক্ষেপ করেছিলে আল্লাহ বলছেন নিক্ষেপ করেছিলে না মানে তুমি ছেড়েছিলে কিন্তু তুমি পৌঁছাও নাই আমি আল্লাহ পৌঁছাইছিলাম আজকে কোরআন সুন্নার দলিল না জানার কারণে যত রকমের সাধারণ মানুষ সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত লোক আপামর জনসাধারণের চোখ বেঁধে বেঁধে তাদেরকে এইভাবে ধ্বংসাত্মক পথে নিয়ে যাওয়া হচ্ছে তারা ইমান বিক্রি করে দিচ্ছে হাট করিতে আইলাম রে ভাবে ইমান পুঁজি লইয়া চোর যে ছিল পাতিয়া রে আল্লাহ স্বপ্নিল লুটিয়া আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়া রে পার করো মোর দয়ার আল্লাহ রে গুলিস্তানে যাওয়ার আপনাকে জানতে হবে গুলিস্তানে কিন্তু পকেট মার আছে পকেট মার আপনার টাকা পয়সা সব নিয়ে যাবে পকেট মার যদি দাড়ি কামিয়ে তো পকেট মার যদি গুন্ডার বেশে আসে আপনার পকেট মারতে পারবে না পকেট মার কিন্তু লম্বা জামা গায়ে দিয়ে আসবে বড় দাড়ি নিয়ে আসবে বুজর্গের বেশে আসবে যাতে আপনাকে সহজে কাবু করে আপনার জীবনের সব পুঁজি লুটে নিতে পারে ভাই জানবে টাকা পয়সা লুট করে নিলে সেই টাকা পয়সা আবার ফেরত পাওয়া যায় মলম পাটির খপ করে পড়লে আবার ফেরত পাওয়া যায় কিন্তু ইবলিস শয়তানের যদি আপনার ইমান লুটে লুটে খেয়ে ফেলে তাহলে আপনার আবার জীবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আমাদের সতর্ক থাকতে হবে বন্ধুগণ আর কোনটা কই আর কোনটা না কই বলতে গেলে রাত ভোর হয়ে যাবে আর একটা হলো নবী হায়াতুন নবী আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাকা মাইয়েতুন ওয়াইনাহুম লামাইয়েতুন সুম্মা ইন্নাকুম ইয়ামাল কিয়ামাতে ইলা ইন্দা ইলা রাব্বিকুম তাখতাসিমুন হে নবী আপনি মৃত্যু বরণ করবেন আপনার পূর্ববর্তী আপনার বিরোধীরাও মৃত্যুবরণ করবে মা এসা সিদ্দিকা বলেন বোখারির হাদিসে আসছে মা তারাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বাইনা নাহারি ওয়া সাহারি আল্লাহর নবী আমার বুকের উপর মাথা রেখে মৃত্যুবরণ করলেন এন্তেকাল করলেন আল্লাহ নবী এন্তেকাল করলেন যেই দিন ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু বলেন নবী সাল্লাহ সাল্লাম মারা গেছেন যে বলবে তাকে আমি ওমর ইবনুল খাত্তাব উলম্বা তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করব আবু বকর সিদ্দিক সেদিন আজাদ করেছিলেন আয়াত করে বলছিলেন অমা মোহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাব তুমালা আকাবিকম নবী তোমাদের মতো নবী হলেন আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ মান ইতিপূর্বে অনেক নবী রাসুল গুজিরে গেছেন তিনি যদি মারা যান অথবা নিহত হন তবে কি তোমাদের বাপ দাদার ধর্মে ফেরত যাবে আয়াত সঙ্গে সঙ্গে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু নিজের অবস্থান থেকে ফিরে আসলেন আল্লাহর নবীর সাহাবি আবু বাকর সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত করলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে কাফন দেওয়া হলো কাফন দেওয়ার পরে মায়েশা সিদ্দিকার বাড়িতে তাকে দাফন করা হয় হ্যাঁ? নবী আসবেন দেখে নবীর জন্য একটা চেয়ারও সাজায় রাখে কিন্তু এত বড় বেহুদা যায় না মাস্টার নবীকে দেয় না ইমামতিটা নিজেই করে বলে না নবী আসবেন আজকের ইমামতিটা নবী করুক হ্যাঁ তা তো করলো না ছিয়াত্তর নবীর জন্য রাখলো কিন্তু যায় নামাজটা নিজেই দখলে রাখলো বন্ধুগণ এগুলি হলো ইমান নাম চুরি করার জন্য আপনার আমার কাছে এসেছে বন্ধুগণ আজকে বাজারে যাচাই করে আপনাকে দেখতে হবে আদম আলাম এক হাজার করেছেন বলুন সুবাহ আল্লাহ আপনিও সুবাহ আল্লাহ কইলেন আদম সাল্লামের বয়স ছিল নয়শো ষাট বছর আদম সাল্লামের বয়স ছিল কত বছর নয়শো ষাট বছর তো উনি এক হাজার বার হজ করলেন কিভাবে সুবাহ আপনি মারলেন জিজ্ঞেস করে দেখলেন না যে যার বয়স হলো নয়শো ষাট বছর তিনি এক হাজার বার হজ করলেন কি করে রাবেয়া বসরি রাবে আবু স্ত্রীর কথা শুনে আরে কাবা ঘর বসরায় চলে আসলো হ্যাঁ আরে বায়তুল মুখারম থেকে কেতাব কেনেন নবী আউলিয়াদের কিসা শোনো ওই কেতাবের মধ্যে লেখা আছে যে রাবে আবশ্রী হজ করার নিয়ত করেছেন তা আল্লাহ কাবা ঘরকে বলে ও কাবা ঘর তুই আর মক্কায় থাকিস না তুই বাসরায় চলে যা কাবা ঘর বাসরায় চলে আসলো আর মুরিদানরা শুনে কয় সুবাহান আল্লাহ আমি জিজ্ঞেস করলাম সুবাহান আল্লাহ যে কইলেন তো কাবা ঘর তো চলে আসলো বাসরায় তো মক্কায় যারা হস করতে আসছিল তাদের দুর্গতি কি হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম হুদাই বিয়ার সন্ধি করলেন সেই হুদাই বিয়ার মাঠে বাবলা গাছতলায় মক্কা থেকে প্রায় বারো কিলোমিটার দূর বারো কিলোমিটার পর্যন্ত নবীর কাছে কাবা ঘর এগিয়ে আসতে পারলো না আর বসরায় কাবা ঘর এগিয়ে চলে আসলো বন্ধুগণ কি বলেন আর কি শোনেন আর কি হয় আর কি না হয় একজন বক্তা সাহেব ওয়াজ করতেছেন কয় মা গো মা ও গো মা স্বামী যদি তোমাদের মায়েরা কিলাইয়া গুতাইয়া ফাটাইয়া ফুড়াইয়া শরীরের কোন জায়গায় সেচ্চা দেয় খবরদার বাপের ডে যাইয়া বিচার দিও না বাপের ডে বিচার না দিলে তোমার সেই সেচ্চা দেওয়া জায়গাটু ভেসতে চলিয়া যাইবে পিছনে ট্যাটন শ্রোতা কয় হুজুর সেচ্ছে দেওয়া জায়গাটু ভেসতে চলে যাইবে বাকিটুকু কই যাইব ভাই হেইয়া কথা তো কেতা বলায় লেহে নাই হেইয়া কথা কেতা বলায় লেহে নাই তুমি কিতাব পড়ে দে কইলা তো তোমার একটু বিবেক করে কওয়া দরকার ছিল কয় হুজুর ওয়াজ আর একটু ভালো করে কন কয় বাবাজি রাখ মা বন্ধুকে স্বেচ্ছা যখন দিবেন তখন আপাত মস্তক স্বেচ্ছা দিয়েন যাতে পুরাটাই ভেস্তে চলিয়া যাইবার পারে ওয়াজ করেনি নবীর দাঁত ভাঙার খবর শুনে দাঁত ভাঙলেন কিন্তু ওয়াস্করণী নবীর এতেকালের খবর শুনে আত্মহত্যা করেছিলেন নাকি কয় যে হেইয়া কথা তো কেতাবালা এলাহে নাই বাজারে যাচাই করে দেখি নাই তো দাম সহি মানিলাম কিংবা জৈব মানিলাম তেল পছন্দ বলে আমি আমল করিলাম যাচাই বাছাই করে দেখতে হবে কোরআন সন্না আসুন আমরা যাচাই বাছাই করে আমল করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ ডাক্তার জাকির নায়ক বর্তমান যুব সমাজকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে এই কথাটা কতটুকু আমরা শুনতে আমরা এই কথাটুকু কতটুকু আমরা শুনতে পাই এটা কতটুকু সত্য আমাদেরকে বুঝিয়ে দিবেন ডাক্তার জাকের নায়কের ওসিলায় আজকে তাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করছে উনিশশো সালে সর্বপ্রথম দাম্মাম শহরের আল ইসলামিক সেন্টারে যখন ডাক্তার জাকির নায়কের সাথে প্রথম প্রোগ্রাম করলাম আমি ডাক্তার জাকের নায়ককে দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এমন সিম্পল মানুষ দুনিয়াতে আরেকজন পেয়েছিলাম তিনি হলেন সৌদি আরবের প্রধান মুফতি আল্লাহ রাব্বুল আলমিন এই ডাক্তার জাকের নায়কের ওসিলায় তাম দুনিয়াতে খেদমত নিচ্ছেন আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নিলেন আল্লাহর দিনের কাজ তাওহিদের কথা আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নিলেন হুদুদ পাখিকে দিয়ে করায় নিলেন আল্লাহ পাক মুর্দা সুলাইমানকে তার মসজিদ বানিয়ে নিলেন বর্তমান প্রায় মসজিদে একটা কিতাব দেখতে পাওয়া যায় ফাজাইলে আমল নাম এই কিতাবের কথাগুলি কতখানি সত্য সহিয়াদিস দ্বারা বলবেন কি এর মধ্যে সত্য এবং সঠিক এবং বেঠিক দুই রকমের কথাই আছে এর মধ্যে অনেক কিছু কথা আছে যেগুলির দলিল নেই সেগুলি যদি বাছাই করে আপনি পড়তে পারেন তাহলে ভালো মসজিদের ব্যক্তিগত জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কি আমাদের যেটা সঠিক সেটা বলবেন আশা রাখি মসজিদের মধ্যে আলাদা জায়গা দখল করার সুযোগ সুরত কারো নাই তবে বিশেষ প্রয়োজনে বিশেষ মসজিদে রাখা যেতে পারে বিশেষ প্রয়োজনে যেমন মক্কার ঘরে রাখা হয় মক্কার ঘরে যদি মানুষকে ওপেন খুলে দেওয়া হয় তো ইমামের পিছনে যদি শক্তিশালী হাফেজ না দাঁড়ায় তাহলে কি হবে ইমামের জন্য যেমন জায়গা রাখা হয় পিছনে শক্তিশালী হাফেজও রাখা হয় এবং ইমামের নিরাপত্তার জন্য সেখানে সিভিল ড্রেসে প্রশাসনের লোক সেখানে রাখা হয় এরকম বিশেষ প্রয়োজনে এগুলি রাখা যেতে পারে ইমামের পিছনে মুক্তাদি সুরা ফাতেহা পড়তে হবে কিনা না পড়লে সালাত হবে কিনা সহি হাদিস দ্বারা উত্তর দেবেন এই কথা আবু হুরারা রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হয়েছিল ইদা কুন্নাফি ওরাইল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব। তখন আবু হুরায়রা রাজি আল্লাহ তালান বলেন ফাকরাফি নাফসেকা ইয়া ফারেসি হে পারস্যের বেটা তুমি তোমার মনে মনে পড়ে নিও ফজরের ফরজ সালাতে একামত শুরু হলো তখন সুন্নতের নিয়ত করা যাবে কিনা ফরজ শুরু হয়ে গেলে কোনো সুন্নত চলবে না লা সালাতাই দাও কিমাতি সালাত ইল্লাল মাকতুবা একামত হয়ে গেলে কোনো সুন্নত নফল চলবে না ফরজ একামত হয়ে গেলে ফরজ পড়তে হবে পেশাব করার পরে ঢিলা কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে রসুল সালাম থেকে প্রমাণিত আছে কি জিনা নাই যদি পানি না থাকে ঢিলা কুলুক জাগায় ব্যবহার করে জাগায় উঠে আসবেন হাঁটবেন না রসুল্লাহ সালামের রহদার সামনে গিয়ে সালাম দিলে রাসুল সালামের উত্তর দিতেন এ কথাটা কতটুকু সত্য রসুল্লাহ সালাম বলছেন আমার রহদার সামনে সালাম দিলে তখন আল্লাহ পাক আমার রুহুটা আমার কাছে ফেরত দেন আমি উত্তর দিয়ে থাকি উত্তর উম্মত শুনতে পায় না কিন্তু রসুল্লাহ সালাম উত্তর দিয়ে থাকেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর বিচার দিবসের সময় আলেমগণ ও সুফিগণ সাপাত করবেন কথাটা কতটুকু সত্য আমাদের বলবেন সমস্ত নবী রসুলগণ অস্বীকার করবেন আর বলবেন যে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করার জন্য যাবেন নবী সাল্লাহাম কি নূরের তৈরি না মাটির তৈরি বিষয় নিয়ে তো বলাই হয়ে গেল নবী সাল্লাহামের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র কোরআন সৈয়াদিস থেকে বলবেন কি রসুল সাল্লামের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র এই নিয়ে এতদিন পরে কথা উঠল কেন চোদ্দশো বছর পার হয়ে গেছে এই কথা কেউ বলে নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেশাব করার পরে পানি ব্যবহার করতেন কুলুপ ব্যবহার করতেন করতেন কিনা সালাতের মধ্যে পুরুষ ও মহিলার পার্থক্য আছে কি সালাতের মধ্যে পুরুষ ও মহিলার পার্থক্য হলো যে মহিলারা আস্তে আস্তে একামত দিবে আজান দিবে না আর কেরাতগুলি আস্তে আস্তে পড়বে যাতে বাইরে না যায় ইমাম যদি মহিলা হয় তাহলে কাতারের মাঝখানে দাঁড়াবে যদি ভুল করে তাহলে তালি বাজিয়ে কি বলে ওটাকে লুকমা দেবে এইগুলি পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য আদির দ্বারা সাব্যস্ত নয় স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এ কথা কতটুকু সত্য এর দলিল আমাদের জানা নেই পৃথিবীর সৃষ্টির আগে রসুলামকে সৃষ্টি করে রেখেছিলেন কথাটা কতটুকু সত্য এটা জাল হাদিস রসুল্লাহ সালামের শেষ সময় রফুল ইয়াদিন সেরে দিয়েছিলেন কি জিনা শেষ সময় রফুল ইয়াদিন সেরে দেওয়ার প্রমাণ আমরা পাইনি চার মাঝাবের এক মাঝাব মানা ফরজ এটা সহিদিসে আছে কি আমাদের বুঝিয়ে বলবেন মাঝাব এসেছে চারশো বছর পরে যে ইমামদের নামে মাঝাব বানানো হয়েছে তারাও মাঝাব বানাতে বলেননি তাহলে সে মাঝাব ফরজ হলো কি করে আমরা বুঝি না নবী সাল্লা সাল্লাম রফিলিয়া দেন শেষের দিকে ছেড়ে দিয়েছিলেন জিনা কোরআন মজিদ কত পাড়া তিরিশ না ষাট পাড়া না নব্বই পাড়া বলা হয় তিরিশ পাড়া জাহেরি আর তিরিশ পাড়া বাতেনি এ কথা জানতে চাই দয়া করে বলবেন বাতেনি মানে যে জিনিস কেউ জানে না তো যে জিনিস জানে না তা আপনি জানলেন কি করে আর আপনি যখন জেনে গেলেন তো বাতুনি থাকলো কি করে শয়তানি কথা ইমাম বুখারি রহমাতুল্লাহ যখন হাদিস লিখতেন তখন গোসল ও উজু করে দুই রেখা সালাত আদায় করে রসলামের রজায় গিয়ে অনুমতি নিয়ে লিখতেন এ কথাটা কতটুকু সত্য উত্তর দিবেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলেহে গোসল করতেন উজু করতেন রজায় গিয়ে অনুমতি নিতেন এই কথাটুকু বানাওয়ার হাদিসের পবিত্রতা রক্ষার জন্য তিনি হাদিসের মর্যাদা রক্ষার জন্য এতটুকু হাদিসের সাথে আদব রক্ষা করে চলতেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার কাছে যদি একটা আয়াত জানা থাকে তাহলে অপর মুসলিম ভাইকে জানিয়ে দাও যখন এ কথা এক বলি তখন বলে তুমি কি মাদ্রাসার ছাত্র জিনা ইবলিশ শয়তানের কাছে আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আয়াতুল কুরসি শিখেছিলেন কাজেই আল হেকমাতুল মোমেন এটা পিঁপড়ার কাছে আপনার শিক্ষণীয় আছে এটা কুকুরের কাছেও আপনার আমার শিক্ষণীয় আছে যেই মনিবের বাড়িতে খায় সেই মনিবের বাড়ি সারা রাত পাহারা দেয় মহতারাম সালামবাদ একজন বক্তা তার মাহফিলে বলছেন কিয়ামতের ময়দানে মা ফাতেমা নামক সকল মহিলা নামের কারণে জান্নাতে যাবে কথার বাস্তবতাটা কি মা ফাতেমা নামে সব সকল মহিলা জান্নাতে যাবে রসুল্লাহ সালামের পিতার নাম ছিল আবদুল্লাহ জান্নাত পেল না তাহলে ফাতেমার নামে নাম হলেই সবাই জান্নাত পেয়ে যাবে অথচ রসুলাম বললেন ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদ সালিলি সালিনি মালিন মাসে আমার মাল থেকে যা চাও তুমি নিয়ে যাও আমি বাপ হিসাবে হাসরের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না বর্তমান সময়ে তাবলিক আর রসুল আসলামের তাবলিক এই দুইটি কি এক নাকি পার্থক্য আছে সহিয়াদি দিয়ে জানাবেন হ্যাঁ কিছু তো পার্থক্য অবশ্যই আছে সেই পার্থক্যগুলি আমাদেরকে বুঝে রসুল্লাহ সালামের তরিকাই তাবলিক করতে হবে পৃথিবী ছাড়া অন্য কোথাও আল্লাহর সৃষ্টি আছে কি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করুন দাজ্জাল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন পৃথিবী ছাড়া আল্লাহ পাক অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন যার কুল কিনারা আমাদের জানা নাই যতটুকু আমরা জানি তার জানার বাইরেও আরও অনেক কিছু নতুন করে আবিষ্কার হচ্ছে বিজ্ঞান বলছে আসমান থেকে একটা তারকা আসমানের শেষ আসমানের দিকে একটা তারকা আছে যে তারকার নাম কুয়েজার তারকা এই কুয়েজার তারকার আলো পৃথিবীতে আসতে সত্তর হাজার আলোক বর্ষ সময় লেগেছে তাহলে বিজ্ঞান আবিষ্কার করছে আরো কত দূর আমাদের ভাববার বিষয় বরফির আব্দুল কাদের জিলানি মায়ের গর্বে থেকে আঠারো পাড়া কোরআন খতম করে এসেছেন এটা কি আসলে সত্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন নবুয়াত পেলেন জিবিরিল আমিন বলছে পড়ুন নবী বলছে আমি পড়তে জানি না চল্লিশ বছরের নবী পড়তে জানেন না আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আঠারো পাড়া মায়ের পেট থেকে মুখস্থ করে আসলেন বাংলায় তরজমা ব্যাখ্যাত ব্যাখ্যা দিয়ে দিবেন এই যে আয়াত মাউনের ব্যাখ্যা এটা বিশাল ব্যাপার জটিল ব্যাপার রুকু পেলে কি সালাদ পাওয়া যায় সুরা ফাতেহা না পড়লে তাহলে কি হবে রুকু পাওয়ার বিষয়টা হলো ভিন্ন একটা লোক সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়ে পড়েনি আর একটা লোক পড়ার সুযোগ পায়নি দুইজন কি সমান রুকু যিনি পেয়ে গেলেন তিনি সুরা ফাতেহা পড়ার সুযোগ পাননি অতএব ইচ্ছা করলে তিনি ওটাকে রাকাত হিসাবে গণ্য করতে পারেন রসুল্লাহ সাল্লামের রওজা পাকা কেন রসুল্লাহ সাল্লামের রওজাকে সে রওজা পাকা করা হয়নি অনেক দূর দিয়ে এবারের হস সফরেও এবারের হস সফরে ওই যে মদিনার মসজিদের নববীর নিচে যেটা মসজিদে মিউজিয়াম হ্যাঁ মাথাফুল হারামাইন শারিফাইন যেটাকে বলা হচ্ছে হারামাইন মিউজিয়াম হারামাইন মিউজিয়ামে গিয়ে ডক্টর ফায়েজ আল ফায়েজের সাথে বিস্তারিত আলোচনা করলাম সেখানে কোন জায়গায় বাউন্ডারি দিয়েছে সে বাউন্ডারির জায়গাটা ইন্ডিকেট করে আমাকে দেখালেন দেখায় বললেন যে এই জায়গাটা বাউন্ডারি দেওয়া হয়েছে রসুলের ইসলামের রওজা মুবারক থেকে অনেক দূরে তার কবরকে প্রোটেকশন দেওয়ার জন্য কারণ নবী সাল্লাহ সাল্লাম কবরের মধ্যে যেইভাবে রাখা ছিল ওইভাবেই আছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবেন একটু নিষ্কুরি হবে না কারণ আল্লাহ রসুলাম বলছেন নবী রসুলদের লাশ মাটির জন্য আল্লাহ কিয়ামত মতো আরাম করে দিয়েছেন অতএব রসুল আসলামের লাশ ওখানে ওইভাবেই রয়ে গেছে অতএব সেটাকে হেফাজত করার জন্য এইভাবে বহু দূর থেকে সীসা দ্বারা প্রাচীর দেওয়া হয়েছে ওই সকল বুজুর্গের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আমি এই কিতাব লিপিবদ্ধ করছি যার সন্তুষ্টিতে আমি জান্নাত পাইতে পারি এই কথা কতটুকু সেরে গেছে কথা এ ধরনের বলা উচিত নয় দিনের যে কোনো কাজ আপনি আমি করব সব কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুনিয়াবি কোনো কাজ দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য হতে পারে কিন্তু আল্লাহর দিনের কাজ যেটা পরকালের কল্যাণের জন্য হবে সেটা আমার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য সেটা করা যাবে না ওমা আলাইনা ইল্লাল বালাক আকুল কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালাকুম আল সাইল মুসলিমিন বারাকাল্লাহ ফিকুম কর্তৃপক্ষ যে আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করেছেন সেই মেহমানদারিটাও গ্রহণ করবেন দাওয়াত দেওয়া সুন্নত আবার গ্রহণ করাও সুন্নত আমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক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 অসুস্থ থাকি সর্ব অবস্থাতেই নামাজ যখন আদায় করি তখন কিন্তু এই সেরাতে মুস্তাকিম আমরা বলে থাকি আর এতে বছরে ফরজ নামাজে ছয় হাজার দুইশো পাঁচ বার কমপক্ষে সুন্নত বারো রাকাত নামাজ আমরা পড়ে থাকি কমপক্ষে এই ফরজের আগে পরে তাতে বছরে আমরা চার হাজার তিনশো আশি বার কিন্তু এহদিন সরাত আল মুস্তাকিম সুরে ফাতে পড়তে গিয়ে পড়ে থাকি বলে থাকি কমপক্ষে দুই ঈদের নামাজ পড়ে থাকি এতেও কমপক্ষে চারবার এই হিসাবে দেখা যায় কম বেশি আমরা এই এহদেনসরাতল মুস্তাকিম বছরে দশ হাজার পাঁচশত উনপঞ্চাশ বার বলি হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক এই পথটি দেখাও দশ হাজার পাঁচশত উনপঞ্চাশ বার অথচ অনেকেই আমরা বুঝি না যে এই সেরাতে মুস্তাকিম আল্লাহর কাছে যা চাইলাম প্রার্থনা করলাম এটা কি এই এহেদেন সারাত আল মুস্তাকিম কিন্তু বলেই যাচ্ছি এই বিষয়টি আমাদের বুঝবার প্রয়োজন আছে আমরা বুঝবার পর যারা বুঝতে পারছেন না তাদের কাছে এই দাওয়াত পৌঁছবার প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলমিন সুরায় জুখরফ তেতাল্লিশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ঠিক উনিশ নম্বর সুরা সুরায় মারিয়াম তার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আল্লাহ বলেন হে নবী ওদেরকে বলে দাও আল্লাহ হুয়া রব্বি বা রব্বুকুম তিনি হচ্ছেন আমার প্রভু আমার রব এবং তিনি হচ্ছেন তোমাদের রব ফাবুদুহু এই রবের ইবাদত করো হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম তাহলে সেরাতে মুস্তাকিম দুটো কথার নাম একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে বিশ্বাস করা আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে এই রব আল্লাহ তালার আবাদত করা এই দুটো সম্পর্কেই আল্লাহ বলেন যে ওদেরকে বলে দাও হাজা সরাত মুস্তাকিম এটাই হচ্ছে সরাত মুস্তাকিম আল্লাহ রব্বুল আলবিনকে রব বলে মেনে নেওয়ার অর্থ কি আল্লাহ তালা ইরশাদ করেন রব্বুস সামাওয়াতি ওয়া রব রব্বুকুম ওয়া রব্ব السماوات والأرض الذي فطرهن সুরায় আম্বিয়া বিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াত রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি তোমাদের প্রভু তোমাদের রব তিনি আসমান এবং জমিনের রব ফতরা হুন্না এই আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে এর সকলের সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুকুম তোমাদের রব সোজা অল্প কথা এর অর্থ হল রব তিনি যিনি সৃষ্টিকর্তা জমিন ও আসমান এর মধ্যে যেখানে যা কিছু সৃষ্টি আছে এর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করার নামই হচ্ছে ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা সৃষ্টিকর্তা বিশ্বাস করার পর এই রবের মধ্যে আরেকটি অর্থ আছে পালন কর্তা সৃষ্টি করার পর লালন পালন করেন কে এই প্রতিপালন কর্তাও হচ্ছেন আল্লাহ যেমন এই সুরায় ফাতহার প্রথমেই তো আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলামিন গোটা সৃষ্টি এর প্রতিপালন কর্তা একমাত্র আল্লাহ তরবিয়তের অর্থ হল যে সৃষ্টির যেখানে যা প্রয়োজন সেই প্রয়োজন পূর্ণ করার নামই হচ্ছে তরবিয়ত আর এটা যিনি করেন তিনি হচ্ছেন রব কার কোন জিনিসটি কোথাও প্রয়োজন নেই এই অপ্রয়োজনীয় জিনিসটাকে সেখান থেকে সরিয়ে তার বাসের উপযোগী করা এবং তার জন্য সেই স্থান কাল পাত্রকে উপযুক্ত করে দেওয়ার নামই হচ্ছে তেরবিয়াত আর যিনি তা করেন তাকে বলা হয় রব আল্লাহ রব্বুল আলমিন রব এর মধ্যে তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে তিনি মালিক বাইত এই ঘরের যিনি মালিক তার তোমরা অবাদত করো মালিকানা সত্য যার তিনি হচ্ছেন রব সুরায় জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর এবং সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এর সাত করেন সেই আল্লাহর জন্য সকল প্রশংসা রব্বুসমাওয়াতি ওয়া রব্বিল রব্বুসামাওয়াতি রব্ব আরদ রব্বিল আলামিন وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم সকল প্রশংসা সেই আল্লাহর যিনি যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আর সকল সৃষ্টি সৃষ্টি করার পর তার মালিকানা অন্য কাউকে ছেড়ে দেননি তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তার মালিকানা তিনি তার নিজের হাতেই রেখে দিয়েছেন ওয়ালাহুল আসমান জমিন আর এই সৃষ্টির উপরে প্রভুত্ব আর প্রধান্য কেবলমাত্র আল্লাহর আর অন্য কারণ নয় অতএব রব এর একটি অর্থ হচ্ছে মালিকানা প্রভুত্ব ও প্রধান আল্লাহ রব্বুল আলমিন নিজে যে রব বলে দাবি করেছেন তার চতুর্থ আরেকটি অর্থ হচ্ছে রব্বিন্নাস এই যে মানুষ এর প্রভু সেই আল্লাহ মালিকিন্নাস নাস এই মানুষের মালিক সেই আল্লাহ ইলাহিন নাস এই মানুষকে যে বিধান দেওয়া হবে সেই বিধান সেটাও হবে আল্লাহ মানুষ এর মালিক আল্লাহ এ মানুষকে প্রতিপালন করেন আল্লাহ আর এই মানুষ চলবে কিভাবে সেই চল চলার পথের সন্ধান এবং চলার পথের বিধিবিধান এটাও দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ নম্বর সুরা সুরা গাফির তার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা সাদ করেন লাহুদ্দিন আলহামদুলিল্লাহ রব্ব رب সকল প্রশংসা যে আল্লাহর জন্যে লাহুদ্দিন এই মানুষের উপরে সর্বভৌম ক্ষমতাও সেই আল্লাহর দিন মানে সার্বভৌমত্ব লাহুদ্দিন মানুষের উপরের এই সার্বভৌমত্ব এটা কোনো মানুষের নয় কোনো দেশের নয় কোনো জনগোষ্ঠীর নয় লাহুদ্দিন সার্বভৌম ক্ষমতার মালিক সেই আল্লাহ তিনি সার্বভৌম ক্ষমতার মালিক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে আল্লাহর সকল প্রশংসা করা হয় সেই প্রশংসিত আল্লাহই হচ্ছে সার্বভৌম ক্ষমতা কিন্তু আজকে যদি আমরা কেবলমাত্র রবের এই চারটি কথার বিশ্লেষণে দেখতে শুরু করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলমিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু ফাঁকে ফাঁকে আরো আবার কিছু করে ক্ষুদ্র দৃষ্টান্ত দেওয়া যায় অনেক মহিলাদের সন্তান হয় আর কারো আবার হয় না কারো দেরিতে হয় কারো আবার মোটেই হয় না সবচেয়েতে সুন্দর দৃষ্টান্ত এটা বাংলাদেশে এই বন্ধা মেয়েদের বা যাদের সাময়িকভাবে সন্তান হচ্ছে না তারা সন্তান পাওয়ার জন্যে ঘরে যতই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকাডাকি করুক আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যতই পড়াপড়ি করুক কিন্তু তাদের তাতে মন ভরে না এবং বিশ্বাস সমাপ্ত হয় না এরা কেউ কোনো মাজারে চলে যায় বিশ্বাস করে এই মাজারে যিনি শুয়ে আছেন সন্তান যদি দিতে চান তাহলে তিনি দিতে পারেন এই যে মাজারের কাছে গেল নাম তাকে মাজার দিল কিন্তু তাকেই রব বানানো হলো নাম অন্য যাই কিছু দিক কিন্তু বানানো হলো তাকে রব মুস্তাকিম সরল সঠিক পথটি আমাকে দাও এই দোয়া তো করছি আর ওই সরাত মুস্তাকিমের অর্থই ছিল ওই আল্লাহ ছিলেন আমার প্রভু এই সন্তান দেয়ার একমাত্র মালিক কিন্তু আমরা সমাজে দেখতে পাই এই সন্তানের মালিক অনেক সময় আল্লাহকে বাদ দিয়ে কেউ কবরকে কেউ পীর সাহেবকে মানতে শুরু করেন আরো আশ্চর্যের বিষয় যে সকল আলেমদেরকে আমরা বড় বড় আলেম মনে করি এ সমাজের খ্যাতনামা মুহাদ্দেস এবং মুফাসের মনে করি তাদের আকিদাটাও একটু দেখুন কেতাবের নাম ভেস্তি জিওর এর মধ্যে ঝাড়ফুকের একটা অধ্যায় আছে এর মধ্যে বহু তাবিজ পাবেন উম্মুসিবিয়ান তার মানি হল খারাপ জেন এদের থেকে রক্ষা যদি পেতে চান তাহলে এইটে লিখে ওর গলায় বাঁধেন কোন জেন ভূত ওকে আর ক্ষতি করতে পারবে না অথচ এই নামাজের মধ্যে তারাও পড়েন এহেদিন মুস্তাকিম ইন্নাল্লাহ রব্বি ওই আল্লাহ রব তিনি রব্বুল আলমিন কাজ থেকে কিভাবে কাকে রক্ষা করতে হবে এ দায়িত্ব আল্লাহর তাকে সাহায্য করবে এই বিসমিল্লাহিল্লাযী ফিল ফিস এই দোয়াটা তাকে রক্ষা করবে কিভাবে এই দোয়াটা দরজা বন্ধ করতে পারে না এই দোয়া দারোয়ান হিসেবে দাঁড়িয়ে বন্দুক হাতে রেখে পাহারা দিতে পারে না এ তো দেখি না তবু তাকে রক্ষা করবে রক্ষা করবে অদৃশ্য উপায় আল্লাহ তারা আপনাকে অদৃশ্য উপায়ে সাহায্য করেন রক্ষা করেন প্রতিপালন করেন এই দোয়াটাও অদৃশ্য উপায় এই ধরন প্রতিপালন করতে পারে নওয়াজুবিল্লাহিমিন রালি এই সাধারণ লোকেদের এটা বিশ্বাস নয় এটা এ সমাজে মৌলানা থানুবি সাহেবের মতো যিনি শত শত কেতাব লিখেছেন তারও বিশ্বাস যে এই দোয়াটা এই জেনের হাত থেকে রক্ষা করতে পারে শুধু তাই না এখানে দেখবেন যে সকল মহিলাদের ছেলে পেলে হয় না তার জন্য সুন্দর একটা তদবির আছে লবঙ্গ নেবেন এই সুরা পড়বেন আর ওতে ফুক দেবেন এই রকমের চল্লিশটা লবঙ্গ এই সুরা আর আয়াত পড়ে যদি ফুক দেন আর চল্লিশ দিন এই মহিলাকে খাওয়ান তাহলে তার পেটে সন্তান আসবে ওই অশিক্ষিত মহিলারা মাজারে গিয়েছিল আর শিক্ষিত হুজুররা এবার তাবিজে যান তদবিরে যান তাহলে সন্তান দাতা যেমন আল্লাহ সন্তান দাতা তেমন তদবির তেমন এই দোয়া ঝাড় ফুক আর তাবিজ এহেদিন মুস্তাকিম সেই সেরাতে মুস্তাকিম কি ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা সন্তান যদি হওয়ার হয় সেটা আল্লাহ দেবেন আর না হওয়ার যদি হয় পৃথিবীর কোনো শক্তি সন্তান দিতে পারে না এটা বিশ্বাস করার নামই আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে বিশ্বাস করা আর এই বিশ্বাস করার নামই হচ্ছে সেরাতে মুস্তাকিম ঠিক এভাবে অনেকে রব্বুল আলমিন বহুবার বলেন এহেদেন সেরাত আল মুস্তাকিম বহু বলেন কিন্তু পালনকর্তা আবার সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়েও অন্য কেউকে বিশ্বাস করেন কেউ ওই মাজারকে বিশ্বাস করেন তিনি মহিলার গর্বে সন্তান সৃষ্টি করতে পারেন কেউ আবার দোয়া তাবিজকে বিশ্বাস করেন সন্তান সৃষ্টি করতে পারেন রক্ষণাবেক্ষণ আল্লাহ করেন এখানে তাবিজ তোমারও রক্ষণাবেক্ষণ করে আল্লাহ রব্বুল আলমিন সুরায় সদ আঠাশ নম্বর সুরা ছেষট্টি নম্বর আয়াতের সাত করেন বাইনাহুমা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবার মালিক আল্লাহ সুরায় তহার ভিতরে আল্লাহ তালা প্রথম দিকে বলেন ওমা তাহতা সারা এই মাটির গভীরও যা কিছু আছে সবই আল্লাহ বিশ্বাস করে যে সব এর মালিক আল্লাহ আবার দিতে পারে দিতে পারেন ইচ্ছা করলে দিতে পারেন মুসলমান সমাজের এক দল লোকের এও বিশ্বাস আছে যে গাইরুল্লাহ দিতে পারে এরা বিশ্বাস করে এই পৃথিবীতে মক্কা হচ্ছে একটা মার্কাজ একটা কেন্দ্র সেইখানে বসে আছেন কুতুবুল আক্তাব এক ব্যক্তি তিনি হচ্ছেন কুতুব ছোট কাপ দিয়ে না বড় কাপ দিয়ে কাপ বেতে কুতুব আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার সকল দায়িত্ব এই কুতুবের উপরে দিয়ে দিছে এই রকমের এরপরে রয়েছে কিছু লোক যাদেরকে বলা হয় আবদাল মরে গেছেন জীবিত কিন্তু কেউ নেই মরে যাওয়ার পর এরা আল্লাহর এই দুনিয়া সামাল দিচ্ছে তো প্রত্যেক চল্লিশ জন আবদাল মিলে একজনকে কুতুব বানিয়ে দেয় আর দুনিয়ার সকল কুতুবরা আবার বড় কুতুব বানায় এই কুতুবের ইনি হচ্ছেন কুতুবুল আক্তাব বাংলাদেশে একজন কুতুবের নাম শোনা যায় আপনারা বিভিন্ন বই পুস্তক পড়ে দেখবেন লেখা আছে আল্লাহর কুতুব শুয়ে আছেন চরমনার গ্রামে গানও আছে ফরিদপুরের কুতুব ফরিদপুরে তিনি এখন হাত পা নাড়াচাড়া করছেন এরা সব কুতুব আল্লাহ রব্বুল আয়ালমিন এদের বিশ্বাস যে এই কুতুবদের কাছে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে খালাস হয়ে আছেন এখন এই কুতুবদেরকে যদি রাজি করা যায় তাহলে মকসুদ হাসিল হয় এই জন্য কোন কুতুব গরু চায় বেশি এই জন্য গরুর ভিড় সেখানে বেশি হয় বহু গরু যায় গরু পীর আবার কোন কিতু কুতুব আছেন জেকের জোরে জোরে করলে তিনি সন্তুষ্ট হন তাই জেকের করতে করতে কেউ গাছে ওঠে কেউ পুকুরে ঝাঁপ দেয় তিনি এক কুতুব এই কোনায় কোনায় কুতুব আছেন এদেরকে যদি রাজি করা যায় তাহলে মকসুদ হাসিল হয় এই ধরনের একটি বিশ্বাস যারা তাসৌফপন্থী যারা পীরপন্থী তাদের ভিতরে বিরাজ করছে আল্লাহকে রব্বুল আয়ালমিন এরাও প্রতি বক্ত নামাজে বলছে কিন্তু এরা আবার এই কুতুবদের কাছে যাচ্ছে এবং ভাবছে যে এদের কাছেও কিছু আছে উনি সন্তুষ্ট হলে দিতে পারেন ল্যাংটা হয়ে লোকটা হেঁটে যায় কিন্তু একদল বলে যে ওর ভিতরে মাল আছে সব কিছু বের করে দিয়েছে এখনো ভিতরে আছে এই যে বোঝেন স্বাভাবিকভাবে বলে যে আল্লাহর বুঝুন ওনার ভিতরে কি আছে কে জানে এই যে ভিতরে আছে এই ভিতরে আছে থাকার যে ধ্যান ও ধারণা এটা ওই ব্যক্তিকে রব বানিয়ে ফেলেছে কিচ্ছুই ভিতরে নাই আল্লাহ নবীর ভিতরে কিছুই থাকত না সব প্রকাশ সব প্রকাশিত থাকত নবী মোহাম্মদুর রসুল্লাহর পেটের ভিতরে কিছু নাই সব প্রকাশিত থাকতো সকলে জানতো এভাবে আজ এই সমাজে আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর আবার বিশ্বাস করে ওনার ভিতরে জানি কিছু আছে এই ভিতরে কিছু আছে বলে বিশ্বাস করাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তাকে রবু বিয়েতে শরিক করা যেমন আমরা বলি যেমন আমাদের বিশ্বাস যে উপস্থিত ক্ষেত্রে আমরা এটা আমাদের জন্য খারাপই দেখছি কিন্তু নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কোনো উপকার আমাদের জন্য নিহিত আছে বিশ্বাস করি না হজরতে মুসা আলিহালাম তিনি একদিন বলে ফেললেন একটি ব্যক্তির প্রশ্নের জবাবে বা কথার জবাবে যে আমি এই জামানার সবচেয়েতে বড় বিদ্যান ঘটনাটি পুরোপুরি সুরায় আল কাহাপে পাবেন আমি আংশিক দৃষ্টান্ত স্বরূপ বলছি হজরতে মুসা আলহিসালামকে আল্লাহ তালা বলে দিলেন তুমি কথাটা ঠিক বলো নাই তো বললেন হে আল্লাহ আমি নবী নবী তো জামানার সবচাইতে বড় আলেম হয় তাই বলেছিলাম এটা একটি কেয়াস করে বলেছি কেয়াস করা নবীদের জন্য জায়েজ নাই তাই তো ধরা খেলেন তিনি ভেবেছিলেন এ জামানার আমি নবী তাহলে আমি সবচাইতে বড় আলেম এই সবচেয়ে বড় আলেম কথা যে তিনি কেয়াস করে বলেছেন এইটাই তিনি ভুল করেছেন আল্লাহ তার এই কেয়াসকে ভুল প্রমাণ করলেন বললেন যে না তোমার চাইতে বড় একজন আলেম আছে হজরতে মুসা আলহ বললেন হে আল্লাহ যদি বড় আলেম থেকে থাকে তা আমারও তার কাছে কিছু জানার আছে তিনি যখন আমার চেয়েতে বড় আলেম তা তার কাছেও আমার কিছু জানতে হবে হে আল্লাহ তুমি বলে দাও এই লোকটাকে পাবো কোথায় মজমাল বাহরাইন দুটো নদীর যেখানে মিলন হয়েছে সেইখানে পাবে হজরতে মুসা আলহ সালাতাম বললেন আল্লাহ এই পৃথিবীতে দুই নদী মিলে গেছে এর অভাব নাই এতে তালাশ করতে করতে তো আমার জিন্দিগি শেষ পাওয়া যাবে না তাকে আর একটু সহজ করে বলে দাও তো বললেন যে হ্যাঁ এই লোকটিকে তালাশ করার জন্য বাড়ি থেকে যখন বের হবে তখন মাছ ভেজে সঙ্গে নিয়ে রওনা করবে অন্যান্য খাবারের সঙ্গে ভাজা মাছও থাকবে তারপর তো দেখবে এক জায়গায় এই ভাজা মাছ তাজা হয়ে নদীতে নেমে গেছে বিহাল্লা তারপরে বলো ওই জায়গায় পাবে আর তারপর নাই ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে তুমি তাকে পাবে এটা একটা সহজ হলো এই ভাজা মাছ নিয়ে তিনি চললেন তার সঙ্গে ছিলেন এক যুবক এমনি কাসির তার নাম বলেছে ইউ শাহ এমনি নুন হতেও পারে কিন্তু কোরআন মজিদে আছে এক যুবক তার সঙ্গী ছিলেন সঙ্গীকে বলে দিয়েছে শোনো কখন কোন দিকে আমি যাই পেশাব পায়খানা ইত্যাদি দিক সেদিক যেতে পারি তো এইগুলো রেখে তো এর ভিতরে ভাজা মাছ থাকলো এ মাছ তাজা হয়ে নদীতে নেমে যাবে যেখানে মনে রাখবে সেইখানেই হচ্ছে আমাদের আসল ওই লোকটাকে পাওয়া যাবে প্রভু ওই শয়তান ভুলিয়ে দিল ব্যাপারটা বেশ খানিকটা দূর এগিয়ে যাওয়ার পর বললেন হুজুর কাজ হয়ে গেছে বলে কি বলে ওই ভাষা মাছ তাজা হয়ে অমুক জায়গায় পড়েছিল আমার তো মনে নাই বলতে শয়তান এই কাজটা করেছে যাতে করে আপনাকে আমাকে ভুলিয়ে দিতে পারে বলে শিগগির চলো যে দেখেন এক ব্যক্তি সেখানে দাঁড়ানো বলছেন ভাই আপনি সেই লোক বলে কি ব্যাপার বলে আমি আপনার সঙ্গে থাকবো আর আমার কিছু শিক্ষার দরকার আছে সাবরা আমি যা করি তা দেখে তুমি সহ্য করতে পারবে না আমার সাথে থাকতেও পারবে না কোনো প্রশ্ন করা যাবে না তবে আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দেব আমার বুঝিয়ে দেওয়ার আগে কোনো কথা বলা যাবে না বলে না আমি বলবো না আসো দুই এতিম নৌকা চালাচ্ছে সেই নৌকায় উঠে নদীর উপরে চলে গেলেন হুজুর নৌকো টেনে কুলে তুলে এক কুড়াল দিয়ে সেই নৌকাটাকে সাদা করে দিলেন হজরত মুসা আল বলেন করলেন কি বলে কেন বলে এই দুই এতিম বাচ্চা এইটাই হচ্ছে তাদের ভরণ পোষণের একমাত্র উপায় এরা আমাদেরকে পার করে দিল আর আপনি এই নৌকাটাকেই ছাদা করে দিলেন বলে মুসা বলেছিলাম না যে আমার সঙ্গে তুমি থাকতে পারবে না কথায় কথায় তোমার প্রশ্ন উঠবে আমার বলার আগে তুমি আমার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে এই প্রশ্ন করতে শুরু করে দেবে বলে হুজুর মাপ চাই আর বলবো না তাহলে এই যে নৌকাটা সেদা করা হলো এর পিছনে একটি কল্যাণ নিহিত ছিল সেইটা হজরত মুসা আলি সালাতাম উপরি উপরে দেখে অনুমান করতে পারেন নাই এই বোঝার যাকে খিজির বলা হয় যখন বুঝালেন তখন বললেন মুসা এই ইয়েতিমের নৌকো এটা আমি জানি কিন্তু এপারের এই বাদশাহ আজকে ঘোষণা দিয়েছে যে ওই পার যুদ্ধের জন্য আমাকে যেতে হবে ওই পার দখল করতে হবে অতএব এই নদীতে যত নৌকা আছে সব সিজ করো কোনো নৌকা আর নৌকার মালিককে দেওয়া যাবে না তো বোঝেন তো এই বাদশারা যদি একবার সিজ করে সব নৌকো নিয়ে যায় কবে যুদ্ধ হবে কবে যুদ্ধ শেষ হবে এরপরে কেউ পাবে আর কেউ পাবে না ততদিন পর্যন্ত এই এতিমরা করবে কি তাই টেনে উঠে একটু খুঁতো করে দিলাম ওই এতিমরা ওটা সেরে নিতে পারবে গোটা নৌকাটাই ওই বাদশার পেটে চলে যাবে না এবার বুঝছেন বলে হুজুর বুঝলাম বলে আগে তো ছিলেন খুব ঠিক এই যে কথাগুলো আছে এর পেছনে একটি কল্যাণ নিহিত আছে সেই কল্যাণটা আমরা বুঝি না এক গ্রামবাসী সেখানে গিয়ে তিনজন বললেন যে আমাদেরকে একটু থাকতে জায়গা দাও ওই রাত্রে আমরা থাকবো সকালবেলায় চলে যাব তোমাদেরকে খা তোমাদের কাছে খেতে চাই না শুধু রাত্রে একটু থাকতে দাও বলে না এই গ্রামে কোনো মেহমানদেরকে জায়গা দেওয়া হয় না মেহমান যারা আসে সব চুরি করে নিয়ে যায় আমরা কোনো মেহমান জায়গা দেই না নিষ্ফল হয়ে যখন খিজির ওই দুই সঙ্গীকে নিয়ে আসতে লাগলেন তখন এই গ্রামবাসী ঘেরা ছিল দেয়াল দিয়ে এই দেয়ালের মধ্যে এই গ্রামটা ছিল বিরাট পাঁচালি ছিল এক জায়গায় এই দেয়াল পড়ে যাচ্ছে খেজের তিনি হাত দিয়ে এই দেয়ালটাকে সুন্দর করে দিলেন খাড়া করে দিলেন এই দেয়ার জন্য ভেঙে না যায় বলে যে করলেন কি ওরা আমাদের ঝাঁটা মেরে তাড়িয়ে দিল আর আপনি তাদের দেয়াল মেরামত করতেছেন বলে বলছিলাম না যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না বলে না আর জিজ্ঞাসা করবো না শেষ পরে যখন বললেন শোনো এই গ্রামের লোকেরা খেয়ানত করে আমানতদার না আমি যেখানে মেরামত করেছি ওখানে দুই এতিমের মাল রক্ষিত আছে আর এতিমদের জানা নাই একদিন এতিমরা জানবে দেয়াল যদি সরে যায় গ্রামবাসীরা ওইখান থেকে ওদের এই স্বর্ণ মুদ্রগুলো বা রৌপ্য মুদ্রগুলো নিয়ে নিজেরাই ভাগ করে নেবে এই এতিমরা যেদিন জানবে সেদিন এখানে আর কিছুই পাবে না তাই আবার মেরামত করে দিলাম এতিমরা যেদিন সংবাদ পাবে সেই দিন এইখানে খুঁড়ে এখান থেকে ওটা নিয়ে যেতে পারবে বুঝলে তো বলে হুজুর এবার তো বুঝিস খেলছে ছেলেরা একটি ছেলেকে ধরে একদম খুন করে ফেললেন বলে এবার আর বলে করলেনটাকে এই মাসুম বাচ্চাকে খুন করলেন বলে শোনো এই মাসুম বাচ্চা বড় হবার পর তার পিতা মাতাকে বাধ্য করবে কাফের হওয়ার জন্য যাতে করে বড় হয়ে ওই পিতা মাতাকে কাফের বানাতে না পারে সেই জন্য আমি একে খুন করেছি এই এই বাচ্চা সেও কাফ কুফরির হাত থেকে রক্ষা পেল জিতু মাসুম এখনো সে কাফের হয় নাই আর পিতামাতা বেঁচে গেল জিতু এই ছেলের জন্য এখন আমি মেরে ফেললাম বড় হয়ে একে এ আর পিতামাতাকে কাফের মানাতে পারবে না তো তিনটি লোককে আমি ইমানদার রাখার চেষ্টা করলাম এইটি আমার চেষ্টা বলে হুজুর ঠিক আছে এবার বুঝতে পেরেছি তাহলে প্রত্যেকটি ঘটনার পেছনে কিছু কল্যাণ নিহিত থাকেই এই সবগুলো করালেন কে ওই খেজেরকে জ্ঞান দিয়েছিলেন আল্লাহ এ জ্ঞান খেজেরের নিজের নয় আল্লাহর জ্ঞানী জ্ঞানী হয়ে এই ভবিষ্যতের ব্যাপারগুলো হজরতে মুসা আলহিসাল্লাতামকে দেখিয়েছে এখানে খেজেরের নিজস্ব কোনো কৃতিত্ব নেই এই কৃতিত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এভাবে খেজের না হোক আমাদের মাঝে অনেক কাজ অনেক কিছু এমন ঘটে যায় যেটা আমরা পছন্দ করি না আল্লাহ তালা বলেন আসা يحب شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ অনেক কিছু তোমরা ভালোবাসো অনেক কাজ তোমরা ভালোবাসো অনেক বিষয় তোমরা ভালোবাসো ওহু শারুল্লাকুম এটা কিন্তু তোমাদের জন্য অকল্যাণ উপস্থিত ভালোটা দেখেই তোমাদের ভালো লাগে কিন্তু এর পেছনে যে মন্দ নিহিত আছে এটা তোমরা জানো না তাই আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দেখা অনেক কল্যাণ থেকে বঞ্চিত করি তোমাদেরই কল্যাণের জন্য তোমরা যাকে কল্যাণ বোঝো তার থেকে তোমাদেরকে বঞ্চিত করি এজন্যে যাতে করে তোমরা কল্যাণ পেতে পারো وعسى أن تكرهوا شيئا وهو خير لكم অনেক জিনিস তোমরা অকল্যাণ এবং খারাপ মনে করো ওহু আর এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ এটা হয় কেন ওয়াল্লাহু আগে পিছে আর বর্তমান জানেন কে আল্লাহ আল্লাহ আল্লাহ জানেন তোমরা জানো না তে এখন থেকে তিন দিন পরে কি হবে তা তোমরা জানো না কিন্তু ওই দিনের মতো তোমরা মনে করে এটা ভালোই ছিল এভাবে কারো কোন কোথাও কাজের মধ্যে কল্যাণ আছে কিছু আছে এটা বিশ্বাস করার নামই হচ্ছে সেই ব্যক্তিকে রব বলে বিশ্বাস করা এ লোকটার বাহ্যিক যা দেখা যায় এবং যা দেখা যায় না দেখে এর পেছনে কি আছে এ ধরনের কিছু বিশ্বাস করার নামই হচ্ছে ওই ব্যক্তিকে রব বলে মেনে নেওয়া নজবিল্লাহমিন রানী অতএব এই প্রচ্ছন্নভাবে ভাবে এই প্রকাশের গোপনে কিছু আছে এটা বিশ্বাস করার নামই হচ্ছে রুবু বিয়াত অতএব একমাত্র আল্লাহ রব্বুল আলমেনের কার্যকলাপের পেছনে বান্দাদের জন্য কল্যাণ নিহিত আছে এটা বিশ্বাস করার নাম আল্লাহকে রব বলে বিশ্বাস করা আর এই বিশ্বাসের নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম আল্লাহ রব্বুল আলমিন করেন وله ما في السماوات وما في الأرض وله الدين واصبا সুরায় জুমার প্রথম কিছুটা কয়েকটা আয়াতের পরেই আল্লাহ বলেন আসমান জমিনের এই সার্বভৌম ক্ষমতা আমার ওয়ালাউদ্দিন ওয়াসিবা মানুষ যে আইন মেনে চলবে সেই আইন তৈরি করার কোনো অধিকার মানুষের নাই বালাহুদ্দিন ওয়াসেবা মানুষ মেনে চলবে যে আইন সে আইন কেবলমাত্র আল্লাহ আইনের মালিকানা একমাত্র আল্লাহকে দেওয়ার অর্থই হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা আইন তৈরি করার অধিকার যদি পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় মানুষদেরকে দেওয়া হয় কোনো গোষ্ঠীকে দেওয়া হয় কোনো দলকে দেওয়া হয় তাহলে তাকে রব বানানো হয় আইন তৈরি করার একমাত্র ক্ষমতা আল্লাহ তারই আছে আর তিনি যে আইন দিয়েছেন কোরআন ও সুন্নার ভিতরে সেইটাই একমাত্র মানুষের জন্য আইন ও বিধান এটা বিশ্বাস করার নামই হচ্ছে ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা আমরা আল্লাহকে রব বলে বিশ্বাস করছি আর তার কাছে হেদিন সরাত মুস্তাকিম বলে দোয়া করছি কিন্তু মানুষকেও আবার আইনের ক্ষমতাবান আইন তৈরি করার মালিক আমরা বিশ্বাস করছি জাতীয় সংসদ জাতীয় পরিষদ প্রেসিডেন্ট এবং এ ধরনের আরও অনেক আইন সংস্থাকে আমরা বিশ্বাস করছি অথচ প্রতিদিন বলছি হেদেন সারাত আল মুস্তাকিম সারাতে মুস্তাকিমের প্রথম কথা ছিল ইন্নাল্লাহ রব্বি বা রব্বুকুম আল্লাহকে আমরা আমাদের রব বলে বিশ্বাস করব এই বিশ্বাস করার অর্থই হচ্ছে সেরাতে মোস্তাকিম এ হচ্ছে প্রথম অংশ আল্লাহ বলেন ওই আল্লাহর এবাদত করো এবাদতের দুটো অর্থ এবাদতের একটা অর্থ হচ্ছে পূজা উপাসনা করা আর এবাদতের একটা অর্থ হচ্ছে আনুগত্য করা কারো কথা মানার নাম এবাদত আল্লাহ রব্বুল আলমিন এই দুই অর্থেই কেবলমাত্র আল্লাহকে মানতে বলেছেন সেইভাবে আল্লাহকে মানার নামই হচ্ছে আল্লাহর আবাদত করা আল্লাহ রব্বুল আলমিন কেবল তারই জিকের করতে বলেছেন আমাদের সমাজে জেকের প্রচলন আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জেকের করতে করতে কিছুক্ষণ পরে বলে মুহাম্মাদুর রসুল্লাহ জেকেরে আছে না মুহাম্মাদুর রসুল্লাহ জিকির নয় জিকির কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জেকের করতে গিয়ে মাঝখানে মোহাম্মদুর রসুল্লাহ বলা তার মানে মোহাম্মদুর রসুল্লর জেকের করা এ জিকির শেরক অত অথচ সমাজে এই লাহ ইল্লাল্লাহ এই জেকের করতে করতে পাঁচবার দশবার বার পরে আবার বলে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এবং রসুলকে জেকেরে একসঙ্গে মাবুদ বানিয়ে দিয়েছে আফজালুদ্দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মিসকাত শরীফের ভিতরে আল্লাহর জিকের এবং তসবির অধ্যায় আছে তার দ্বিতীয় ফসলে পাবেন সবচেয়ে উত্তম জেকেরের ভিতরে একটি জেকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মিসকাত খুলে দেখুন সেখানে মোহাম্মদুর রসুল্লাহ মেলানো নাই লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র জিকির ঠিক এভাবে তাই না ওই আজমির থেকে এক রকমের বই সাপ্লাই দেয়া হয় তার মধ্যে দেখবেন খাজার জেকের আছে ইয়া খাজা এতবার অমুক খাজা এতবার অমুক এতবার নওজুবিল্লাহ এই জিকের করা এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শরিক করা এই নামাজের মধ্যেও আমরা শরিক করছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লকদ কান কুমফি রসুল্লাহ ইউসবতুন হাসানা সবচেয়ে উত্তম আদর্শই হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তোমাদেরকে নামাজ শিক্ষা দিবেন রোজা শিক্ষা দিবেন হজ শিক্ষা দিবেন সব কিছুর শিক্ষক হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন তার চাইতে কম বেশি করে নামাজ পড়ছি তাহলে এখানে এই নামাজ আর এবাদতের মধ্যে আমরা শরিক করছি কাকে মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের নামাজ ওই নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহ জিব্রাইল আলী সালাতামকে যাও তুমি আমার নবীকে নামাজ শিক্ষা দিয়ে আসো জেব্রাইল আলাই সালাতাম নামাজ পড়েছেন আল্লাহ নবী সেই নামাজ শিক্ষা করেছেন এই শিক্ষক স্বয়ং আল্লাহ মাধ্যম হলেন জেব্রাইল ওই মদিনার নামাজ একরকম আর বাইতুল মোকাররমের নামাজ আবার আর এক রকম বাইতুল মোকাররমের নামাজ অথবা আমাদের এই খুলনাতেও কেন্দ্রীয় মসজিদ হয়েছে তার নামাজের সঙ্গে মদিনার নামাজ এই কোরআন আর হাদিসকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর আবাদত করা এই অনুসরণ করার নাম হচ্ছে আবাদত পূজা উপাসনা করা যেমন আবাদত তেমন আল্লাহর কথাকে মেনে চলার নাম এবাদত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কথা মেনে চলার নাম এবাদত কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বাদ দিয়েও দিনের ক্ষেত্রে আমরা মানুষের কথা মেনে চলি এই মানুষের আর ওই দিকেও যাওয়া যাবে না ওটা হচ্ছে আল্লাহর দেওয়া সীমা আল্লাহ রব্বুল আলমিন ইসলাম দেওয়ার পর হালাল আর হারামের সীমা দেন নাই একটা হালালের সীমা আর একটা হারামের সীমা ওই যে সেরাতে মুস্তাকিম হলো ইসলাম একদিকে হালালের সীমা আর একদিকে হারামের সীমা আর যে ব্যক্তি প্রথমে ডাকছিল যে সোজা চলে আসো ওই দায়ী হলো কোরআন কোরআন প্রতিদিন ডাকছে যে সোজা চলে আসো সোজা চলে আসো সোজা চলে আসো وأن الداعي من فوقه هو واعظ الله في قلب كل مؤمن আর এর পেছনে যে লোকটি ডাকছিল ওটা হচ্ছে তোমাদের বিবেক হে বান্দা এই কোরআন নাজিল করার পর আমি তোমাদেরকে বিবেক শূন্য করি নাই কোরআন যেমন দিয়েছি তোমাদেরকে বিবেক দিয়েছি এই বিবেক আর কোরআন যখন এক করবে তখন ভালো কোনটা আর মন্দ কোনটা বুঝতে পারবে কেবলমাত্র বিবেক খরচ করে যদি সত্যকে জানতে চাও জানতে পারবে না অতএব এই বিবেককে কোরআনের সঙ্গে মিলিয়ে কোরআন থেকে হেদায়ত গ্রহণ করো এই হচ্ছে এভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এই সেরাতে মুস্তাকিম বুঝালেন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطوتين عن يمينه وخط خطوتين عن يساره ثم وضع يده في الخط الاوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الايه وان هذا صراطي مستقيما ইবনে মাজার তিন নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে যেহেতু তর্জমা হয় নাই অনুরূপ একটি হাদিস মেশকাত শরীফের প্রথম খণ্ড একশত আটান্ন নম্বর হাদিসে পাবেন আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে ডেকে একটি সরল রেখা অঙ্কন করেন ওই সরল রেখা দেখিয়ে বলেন হারা এটা আল্লাহর পথ ওই রেখার ডান দিকে দুইটি আর বাম দিকে দুইটি মোট চারটি আরো পথ আরো রেখা অঙ্কন করলেন আগে করলেন একটা এই একটার ডান দিকে দুইটা আর বাম দিকে দুইটা মোট রেখা হলো কয়টা পাঁচটা এরপরে যে রেখাটি প্রথম অঙ্কন করেছিলেন তার উপরে হাত রেখে বললেন হাজা সাবিল্লাহ এটাই হচ্ছে আল্লাহর পথ আর ডান দিকের ওই দুটো পথ বাম দিকের ওই দুটো পথ এর কোনোটাই আল্লাহর পথ নয় কিন্তু আজকে আমরা তরিকা দেখি কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া চারটা না আল্লাহর তরিকা একটা মুহাম্মাদিয়া আবার একদিকে চিস্তিয়া কাদিরিয়া চিস্তিয়া আবার আর দিকে দেখি নকশবন্দিয়া মুজদ্দিদিয়া তাহলে এই পীর সাহেবদের তরিকাও চারটা আর আল্লাহ নবীর তরিকা একটা এই যে তরিকাগুলোর মধ্যে কি হচ্ছে এবং হচ্ছে না সেরাতে মুস্তাকিম কোন কাদরিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয় কোন চিস্তিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয় কোন নকশবন্দিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয় কোন মুজদ্দিদিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয় একমাত্র কোরআন আর হাদিসই হচ্ছে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 امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما كما صليت على على على ابراهيم ابراهيم ابراهيم ابراهيم وعلى وعلى وعلى ال ال ال انك انك حميد حميد مجيد مجيد اللهم بارك محمد محمد باركت فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون